اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقد دخل ايضا فيما ذكرناه من الايمان به وبكتبه وبملائكته وبرسله الايمان بان المؤمنين يرونه يوم القيامه عيانا بابصارهم كما يرون الشمس صحوا ليس بها سحاب ওয়াকামা ইয়ারাউনাল কামার লাইলাত বদরি লাউদা মুন ফি রুয়াতে ইয়ারাউনাহু সুবহান ফি আরাসাতিল কেয়ামাহ সোম্মা ইয়ারাউনাহু বাদা দখুলিল জান্না কামা ইয়াশা উল্লাহ মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের মধ্য থেকে যারা সৎকর্মশীল জান্নাতি তাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত দান করবেন জান্নাতে তা হচ্ছে তার দিদার বা তার সাক্ষাৎ বা দর্শন সালাত সালাম নাজিল পেনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখো তা দেখতে গিয়ে কোনো কষ্ট হয় না কোনো ভিড় হয় না কোনো রকমের অস্পষ্টতা থাকে না ঠিক ওই রকমই প্রত্যেক মমিন মুসলিম জান্নাতি ব্যক্তি এ আল্লাহর বড় নিয়ামত যা জান্নাত চাইতেও বেশি সুখের বিষয় আনন্দদায়ক হবে এই যে আকিদা ওয়াসেতিয়ার মূল বিষয়বস্তু আসমা এবং সেফাত তৌহিদুল আসমা ও সেফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ এ সম্পর্কে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণের তো ভুল আছে আছে আলেম আলমা যারা বড় বড় আলেম যাদেরকে মনে করা হচ্ছে তাদের মারাত্মক ধরনের ভুল আছে তারা জানে না যে আল্লাহ কোথায় তারা জানে না যে আল্লাহর আকার আছে কি নেই আর যেটা জানে সেটাই ভুল একবার একেবারে কোরআন সন্না বিরোধী তারা অস্বীকার করে যে যে আল্লাহর চক্ষু আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে সব অস্বীকার করে অথচ কোরআনে সব কথা বলা হয়েছে অথবা নবী করিম সাল্লা সাল্লাম তো এইরকম মারাত্মক ধরনের ভুলগুলি রয়েছে সব কোনো মাসলা মাসাইলে ফেকের ভুল নয় যে আমি জোরে নাচতে দেন করবেন না করবেন না হাত কোথায় বাঁধবেন এগুলোতে ইমান যায় আসে না এগুলোতে সন্ন্যাত কেউ সন্ন্যত করলো কেউ করলো না কিছু নেকির কম বেশি হইল যদি হটকারিতা না থাকে স্পষ্ট হওয়ার পরে তাহলে সেটা বড় বিষয় নয় কিন্তু এগুলি তো বড় বিষয় এই গুমরাহিগুলি আমাদের সমাজে আছে আলেম সমাজে যাদেরকে বড় বড় আল্লামা শেখুল হাদিস আর মহাদ্দেশ মনে করা হচ্ছে দেশের শীর্ষস্থানীয় আলেম মনে করা হচ্ছে সুতরাং সতর্ক সাবধান হন এবং জাতিকে সতর্ক সাবধান করেন এ আকিদার বিষয়ে আমাদের আসমা সেফাতে এইসব আল্লাহর তৌহিদ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেছে ইমানের যে ছয়টি রকুন আছে ইমানের ছয়টি রকুন মানে স্তম্ভ খুঁটি আছে তার প্রথমটি হচ্ছে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের তিনটি যে তহিদের দিক রয়েছে তৌহিদের রবুবিয়াত উলুহিয়াত আসমা সেফাত আসমা সেফাতটা মূল বিষয়বস্তু এই কিতাবের আকিদা ওসিতিয়া এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনার পঁচিশতম পর্ব এর আগে অলরেডি চব্বিশটা আলোচনা হয়ে গেছে সেগুলিতে তহিদুল আসমা সেফাত সম্পর্কে আল্লাহর এই যে প্রথম রুকুন ইমানের সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে তারপর দ্বিতীয় রুকুন হচ্ছে বিল্লার পরে অমালাইকাতি আল্লাহর মালাইকা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস সেটা নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে তারপরে কতবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান আসমানি কিতাব ও রসলি রসুলগণের প্রতি ইমান তারপরে অলিয়মেল আখের পরকালের প্রতি ইমান আর ভালো মন্দ তকদিরের প্রতি ইমান এখানে যে বিষয়টি সেটা হচ্ছে রুইয়াতুল্লাহ মানে আল্লাহর দর্শন বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দিদার দিদার শব্দটি ফার্সি হইলেও আমাদের বাংলা ভাষীর খুব বেশি বুঝে কারণ এটি ইসলামিক পরিভাষা হিসাবে ওইভাবে বুঝে যেমন সলা তাল্লা নবীকে দুরুদ বলে সবাই বুঝে আর সলা কে নামাজ বলে সবাই বুঝে তাই না সেয়াম সম বুঝে না অধিকাংশ মুসলিমরাই ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু রোজা ঠিকই বুঝে ঠিক ওই রকমই দিদারটা সবাই বুঝে প্রায় মুসলিমরা এই আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে সাক্ষাৎ হবে মমিনদের সাথে আল্লাহকে দেখবে আল্লাহর দিদার বা দর্শন রুইয়াতুল্লাহ আরবিতে হচ্ছে এটি রুইয়াতুল্লাহ আল্লাহর রুইয়াত আল্লাহকে দেখবেন রা আয়ারা থেকে এই বিষয়টি এই ইমানেরই অন্তর্ভুক্ত কোন কোন বিষয়ের প্রতি ইমানের অন্তর্ভুক্ত এই বিষয়টি বুঝবেন শেখ সোহাল ফৌজান হাফজাহুল্লাহ তালা এই কিতাবের আকিদা আল ওয়াসেতিয়ার ভাষ্যকার তিনি বলছেন অজুবুল ইমান ইয়াতিল মমিনিন মমিনদের সাক্ষাৎ হবে বা মমিনরা আল্লাহকে দেখবে এর প্রতি ইমান নিয়ে আসা বিশ্বাস করা ফরজ রব্বাহম তাদের রবকে রবকে মমিনরা দেখবে কখন ইয়মাল কেয়ামত কেয়ামতের দিনে অমামাদে আর রুইয়া এবং এখানে এটাও আলোচনা হবে যে কোন কোন জায়গায় দেখবে হ্যাঁ কত জায়গায় দেখবে শুধু জান্নাতে না জান্নাত ছাড়াও আর কোথাও আল্লাহকে দেখতে পাবে দেখতে পাবে তো কারা শুধু মমিনরা না কাফেররাও দেখবে কোনো জায়গায় মোনাফিকরা দেখবে কিনা একদল হচ্ছে মমিন আরেক দল হচ্ছে প্রকাশ্য কাফের আরেক দল হচ্ছে বাহ্যিক মমিন কিন্তু আসলে মোনাফেক সেজন্য তারা কাফের আসলে কাফের কারণ তারা মোনাফেক কপট মুখে বলে ইমান আর অন্তরে ইমান নেই তার তিন শ্রেণী মানুষ মমিন খালেস কাফের খালেস আর মুনাফেক কপট এই তিন শ্রেণীর মানুষ এই সবগুলি কথা ইনশা আল্লাহ তালা বিষয়ে আসবে বলছেন শেখুল ইসমির তাইমা রাহমাল্লাহ তালা ওয়াকাত দাখালা আইদান ফিমা জাকার নাহ মিনাল ইমান বেহি অবে কতবেহি ও মালাইকাতি হবে রসুলহি বলছেন আমি যে এর পূর্বে আলোচনা করেছি আল্লাহর প্রতি ইমানের কথা আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমানের কথা আল্লাহর মালায়ক ফেরিস্তাগণের প্রতি ইমানের কথা আর আল্লাহ রসুলগণের প্রতি ইমানের কথা কয়টি বিষয় হলো ইমান বিল্লাহ আর মালায়িকা কিতাব আর রসুল এই যে এই বিষয়গুলির প্রতি ইমানের কথা এগুলি হচ্ছে এই চারটি ইমানের ছয়টি রুকন রয়েছে তার অন্যতম এই চারটি রুকন এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ইমান ও বেআনাল না ইয়ারাও নাহি অমাল কেয়ামা এই বিষয়টি বিশ্বাস করা যে মমিনরা মহান আল্লাহকে দেখবে কেয়ামতের দিনে আয়ানান ব্যবসা আবসারহীন সচক্ষে দেখবে সামনাসামনি দেখবে এবং নিজের অন্তর দিয়ে নয় নিজের এই দৃষ্টি দিয়ে নিজ চক্ষু দ্বারা দেখবে মানে যেটা সত্যিকার অর্থে দেখা জি হ্যাঁ অন্তর দৃষ্টি দিয়ে নয় বরং এই দৃষ্টি দিয়ে আপনি আমি দেখব ইনশা আল্লাহ তালা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল দোষ দান করেন এবং মহান আল্লাহর এই রুইয়াত দিদার সাক্ষাৎ দান করেন তো মমিনরা আল্লাহকে কেমতের দিনে দেখবে এই আল্লাহকে দেখবে মমিনরা এটা কিসের অন্তর্ভুক্ত আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কারণ দেখার বিষয়টি কার আল্লাহকে দেখার বিষয়টি তারপর আল্লাহর কিতাবের প্রতি ইমান অন্তর্ভুক্ত কেন আল্লাহর কিতাবে এই কথা উল্লিখিত আছে কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলি নিয়ে আলোচনা এই কিতাবে হয়েছে অজু হইয়া ওমায়দিন নাওদেরা এলা রব্বেহা নাওদেরা তারপরে লিল্লাজিন আহসানুল হোসনা ওয়াজিয়া ওয়ালাদাইনা মজিদ এই তিনটি আয়াত প্রমাণ করে মজিদ আর জিয়াদা এগুলির অর্থ হচ্ছে হ্যাঁ অতিরিক্ত হ্যাঁ বোনাস ফাও মানে জান্নাত পাওয়ার পরে এটা হচ্ছে বোনাস আল্লাহর সাথে সাক্ষাৎটা আর নাজেরা কতক চেহারা সেই দিন মানে জান্নাতিদের চেহারা নাজেরা তরতাজা হবে সজীব হবে উজ্জ্বল হবে এলা রব্বেহা নাজেরা এবং রবের দিকে তারা দেখতে থাকবে হ্যাঁ? নজর থেকে নাজেরা তো যেহেতু কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর মালাইকার প্রতি ইমান অন্তর্ভুক্ত কেন কারণ আল্লাহর মালাইকা এই কোরআন করিম নিয়ে রসুল উল্লাহামের কাছে এসেছেন রসুলগণের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হ্যাঁ, এই আল্লাহর দিদারটি আল্লাহর সাক্ষাৎটি কেন কারণ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কথাগুলি বলেছেন তার হাদিসে সুতরাং রসুলের প্রতি ইমান মানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে এটাও ইমান রাখতে হবে এই ইমানটা না থাকলে তাহলে সুরসানের প্রতি আপনার বিশ্বাস নেই এটা কি হয় যে আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না হতে পারে না তাই না তো এইভাবে যেন ইমানের এই চারটি যে রুকুন রয়েছে এর অন্তর্ভুক্ত হচ্ছে কিসের প্রতি ইমান যে রবকে মমিনরা কেমতের দিনে দেখবে যেমন দুনিয়াতে সূর্যকে দেখেন সাহুয়ান একবারে পরিষ্কার আকাশে লাইসা ইহা সাহাব যেখানে কোনো মেঘমালা নেই হ্যাঁ কোনো আবসা ভাব নেই অস্পষ্টতা নেই ও কামায়ারাউল কামার আর যেমন রাতে চন্দ্রকে দেখেন বিশেষ করে লাইলাতাল বাদর পূর্ণিমার রাতের চাঁদ পূর্ণ চাঁদ লায়োদা মুনাফির উয়াতি এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোন রকমের কষ্ট হয় না আর কেউ কাউকে কষ্ট দেয় না একে অপরকে কষ্ট দেয় না না যে দেখতে কষ্ট হয় না দেখতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া হয় যেমন বড় কোনো অনুষ্ঠানে গেছেন বড় কোনো ব্যক্তিকে দেখবেন দেখতে গিয়ে ধাক্কা খেয়েছেন না কাউকে ধাক্কা দিয়েছেন একটা হাজার আসাদের চুমা দিতে গিয়ে হয় ধাক্কা খাচ্ছেন না ধাক্কা দিচ্ছেন ঠিক না তো আল্লাহ রব্বুল আলমকে সারা বিশ্বের সমস্ত মানুষ আদাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ মমিন তারা কেয়ামতের দিনে দেখবে দেখতে গিয়ে না কষ্ট পাবে না কাউকে কষ্ট দিবে ইয়ারাউনাহ সুবাহান ওয়াহফি আরাসাতিল কেয়ামা কোনখানে দেখবে সেদিকে ইঙ্গিত করছেন আল্লাহকে সুবাহান আলোকে দেখবে মমিনরা কেয়ামতের মাঠে এক সোম্মা ইয়ারাউনাহ বাদাদ খুলির জান্না আর তারপরে দেখবে জান্নাতে প্রবেশ করার পরে মাঝে মধ্যে আল্লাহ দেখা দেবেন আল্লাহকে দেখতে পাবে মাঝে মধ্যে কামায়া শাহ আল্লাহ তালা যেমন আল্লাহ চাইবেন যখন চাইবেন যেমন ভাবে চাইবেন এই ছিল আজকের আলোচনা শেখ সাল ফজান হাফজ আল্লাহ তালা এর ভাষ্যে বলছেন যে আল্লাহকে দেখাটি আল্লাহর প্রতি ইমানের আল্লাহর কিতাবের প্রতি ইমান রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত কেন আল্লাহ সুবান আখবরা প্রথম কথা আল্লাহকে দেখার বিষয় দ্বিতীয় বিষয়ে আল্লাহকে যে আমরা দেখতে পাবো মমিনরা জান্নাতে বা কেয়ামতে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন তো আল্লাহর কথা তো আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর কথা বিশ্বাস করতে হবে তার অন্তর্ভুক্ত কারণ আল্লাহ এই সংবাদ দিয়েছেন আমাদেরকে তার খেতাবে এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সংবাদটি দিয়েছেন যে তোমরা দেখবে তোমাদের রবকে সুতরাং রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হইল আর তারপরে কোরআনে করিমে এই খবর দেওয়া হয়েছে হ্যাঁ ওহি মারফত সুতরাং কোরআনে করিমে ইমান বিল কতুবের অন্তর্ভুক্ত হলো এটা ফামাল্লাম ইউমেন বেহা যদি আল্লাহর সাথে সাক্ষাৎটাকে কেউ বিশ্বাস না করে তাহলে সে যেন আল্লাহকে মিথ্যা মনে করলো আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করলো আল্লাহ রসুলগণকে মিথ্যা মনে করলো বিল্লাহ কারণ যে আল্লাহর প্রতি বিশ্বাস করে কিতাবের প্রতি বিশ্বাস করে রসুলগণকে বিশ্বাস করে ইউমেন যা সংবাদ আল্লাহ দিয়েছেন তা রসুল দিয়েছেন বা দিয়েছেন এবং যা কিতাব তা বিশ্বাস করবে তাহলে না বিশ্বাস হবে এই ছিল শেখ সালেউর ফৌজান হাফিজাহুল্লার ব্যাখ্যা এই সম্পর্কে তারপরে বলছেন যে দেখার ক্ষেত্রে একটি ক্ষেত্রে উল্লেখ করেছেন ফি আরাসাতিল কেয়ামা কেয়ামতের খোলা ময়দানে মাঠে আরাসাত বহু বচন আরাসাত মানে প্রশস্ত ময়দান কে আরাসা বলা হয় মওয়াকিফুল হিসাব যেখানে হিসাব নিকাশ হবে আর এই দেখাটা কার জন্য বলছেন ওয়াহালি আখতাসুল মোমেনুনাবিহাদাল মৌদে এই জায়গায় যে হাসর মাঠে দেখবে আল্লাহকে শুধু মোমেন মুসলিমরা দেখবে নাকি কাফের মোনাফেক দেখবে বলছেন ফিল্মাস আল্লাহ সালাসাত আকবাল এই বিষয়টিতে তিনটি মত রয়েছে আলামাই কেরামদের মানে এতে এখতলাফ রয়েছে মত বিরোধ রয়েছে কিলা একটি মত হচ্ছে ইয়ারাহুফি আরাসাত কেয়ামতি আল মোমেনুন আল মোনাফিকুন আল কুফার তিন শ্রেণীর মানুষের কথা বললাম না তো কিয়ামতের মাঠে যে দেখাটি হবে আল্লাহর সাথে সেটা মমিনরাও দেখবে আর মুনাফিক যারা কপট অন্তর্বিশ্বাস ছিল না কিন্তু বাহ্যিক ইমানের দাবিদার ছিল নামাজ পড়তে ইত্যাদি বন্দী করতো দেখাইতো তারাও দেখবে আর কাফেররাও তিন শ্রেণীর মানুষই দেখবে কারণ সেখানে যেহেতু হিসাব নিকাশ হবে সবাই দেখবে এই দেখাটা তাহলে সকলের জন্য ওকিলা দ্বিতীয় মত হচ্ছে ইয়ারাহুল মেনুন আল মোনাফেকন দুই শ্রেণীর মানুষ দেখবে মমিনরা দেখবে আর মোনাফিকরা দেখবে ফাকাত দোনাল কুফার কাফেরা দেখবে না তাদের যুক্তি হলো কোরআন কারিমে একটি আয়তে রয়েছে কাল্লা ইন্নাহম আন রব্বেহিম ইয়মাইদিল্লা মাহজুবুন কাফেরদের কথা আলোচনা করার পরে আম্মা পারস্তুরে মুতাফিফিন একটি আয়াত কোশ্চিন কালেও না ইন্নাহম আর রব্বেহিম তারা এই কাফেররা তাদের রব থেকে ইয়মায়দিন সেই কিয়ামতের দিন এল্লা মাহজুবুন আড়ে থাকবে পর্দার আড়ালে থাকবে দেখতেই পাবে না আর সৃষ্টি করে দেওয়া হবে তাহলে কাফেররা বঞ্চিত হইল তো বাকি থাকলো মুনাফেক আর মমিন এটা আর একটি মত তৃতীয় মত হচ্ছে ইয়ারাহুল মেনুনা ফাকাল শুধু মমিন মুসলিমরা দেখবে শুধু মমিন মুসলিমরা দেখবে কারণ আল্লাহর দেখাটি সবচেয়ে বড় নিয়ামত কি করে কাফের নিয়ামত পাবে যেখানে জান্নাত পাবে না কি করে মোনাফেকে নিয়ামত পাবে যে মোনাফেক জাহান নামে নিম্ন স্তরে তাদের হ্যাঁ, বাসস্থান হবে ঠিকানা হবে আল্লাহ আলম বলে ছেড়ে দিয়েছেন শেখ সরুল ফৌজানা এটা তো ছিল কেয়ামতের মাঠের দেখার বিষয়টি সেখানে ইখতলাফ রয়েছে কিন্তু জান্নাতে দেখার বিষয়টি সেটা তো সকলে একমত যে একমাত্র সেখানে কে দেখবে মমিনা কারণ জান্নাতে কাফেরও যাবে না মুনাফেকও যাবে না একমাত্র হাদিস রয়েছে জেনে রাখো যে জান্নাতে মুসলিম ছাড়া মমিন ছাড়া কেউ যাবে না কিন্তু মুসলিম আকিদাতে হইতে হবে এবাদতে হইতে হবে আখলাকি হইতে হবে মুসলিম মানে জাতিগত আজকের মুসলিম না যাদের আকিদাতে বড় শির্ক আছে যাদের আকিদায় বিধাত আছে যাদের এবাদত বন্দীগীর ফরজি গায়েব নামাজি নেই হ্যাঁ যাদের আখলাখ একেবারে নিচু শ্রেণীর আখলাখ হ্যাঁ নিকৃষ্ট ওদের জন্য না না না না ভালো করে মনে রাখবেন তো মমিন আসলে মমিন বা মুসলিম ওরাই যারা আল্লাহর সামনে আল্লাহর বিধানের সামনে আদেশ নিষেধ আত্মসমর্পণ করে যে আল্লাহ তুমি যা বলেছ আমি মানি তোমার রসুল সাল্লাম যা বলেছেন তা মানি হ্যাঁ আর যা কিছু বারণ করেছেন আপনি অথবা আপনার রসুল তা থেকে আমরা বেঁচে থাকি তারপরে এই রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়া যেমন রাস্তা আপনি ভালোভাবে চলার চেষ্টা করছেন কিন্তু হোঁচট খান না রাস্তায় গাড়ি চালাচ্ছেন কখনো কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না ঠিক ওই রকম মুসলিম জীবনটা ওই রকম আমার আপনার চেষ্টা হবে যে আমি ঠিকভাবে জান্নাতের পথে চলতে থাকবো কিন্তু কখনো হ্যাঁ শয়তানের কুমন্ত্রণায় কি আঘাত খেয়ে নিলেন হোঁচট খেয়ে নিলেন পদস্খলন ঘটলো গোনা হয়ে গেল তো আছাড় খেয়ে পড়ার পর কি পড়েই থেকে যান নাকি না উঠার তাড়াতাড়ি চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি উঠতে পারে তাড়াতাড়ি উঠার চেষ্টা করে ঠিক না একটা যদি সাথে সাথে উঠে যেতে পারে সাথে সাথে একটা লোক যদি দেখছেন না আমি পিচ্ছল খেয়ে পড়েছি বা পদস্খলন ঘটেছে কিন্তু আমি ফুল হ্যাঁ আছাড় খেয়ে পড়িনি আমি কিছুটা পড়েছি সাথে সাথে উঠার চেষ্টা করি তাই না কিন্তু যে ব্যক্তি উঠতে পারছে না যতক্ষণ লাগে তাকে উঠতে কেউ বেহস হয়ে গেলো তোকে সময় লাগলো ঠিক না কাউকে দশ মিনিট কাউকে আধা ঘন্টা কাউকে চব্বিশ ঘন্টা লাগতে পারে বেহসে পড়ে আছে উঠতে পারছে না তো কথা হচ্ছে যে এটা হচ্ছে তবা আসলে এটা হচ্ছে তবার একটা উদাহরণ দিলাম যে একজন মমিন যদি সত্যি আল্লাহর ভয় থাকে পরকালে চিন্তা থাকে তো তার দুনিয়াতে আছাড় খেয়ে পড়ার মতো আছাড় খেয়ে পড়ার পরে শখ করে কেউ পড়ে থাকে না তো যেই মূর্খ মুসলিমরা পাপ করতেই থাকে পাপ করতেই থাকে ওরা হচ্ছে কি আছাড় খেয়ে পড়ে গেছে আর পড়েই আছে ওই রকম বোকার লোক ওই রকম বোকা লোক তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় কিন্তু দিনের ক্ষেত্রে এদের সংখ্যা সবচেয়ে বেশি সারা জীবন চলছে গোনা চলছে তবা নেই সংশোধন নেই আল্লাহর দিকে ফিরে আসা নেই আক্ষেপ নেই যে হাই কি করলাম কোনো কিছু নেই দ্বিতীয় জায়গা যেখানে মমিনরা শুধু দেখবে সেটা হচ্ছে মাদা দখুল এহমিল জান্নাহ জান্নাতে যাওয়ার পরে যেমন এর দলিল কোরআনে কারিমে রয়েছে রসুল সাল্লা সাল্লামের সন্ন্যায় হাদিসে রয়েছে এই ছিল আল্লাহকে দেখার বিষয়টি যা কোরআন করিম দ্বারা প্রমাণিত যে আয়াতগুলি দিকে ইঙ্গিত করলাম আর যা উল্লাহ সাল্লামের অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবাই কারামদের এর ওপর ইজমা ছিল সালাফে সালহিনের আর এটা একমাত্র এনকার অস্বীকার করেছে বেদাতি হ্যাঁ মোতাজেলারা জি আহলে সুনতল জামাতের কেউ এটা অস্বীকার করে নাই দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে যার সম্পর্ক হচ্ছে পরকালের সাথে শুধু বলছেন শেখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ তালা মায়াদ ফিল ইমান বিলিয়মিল আখের পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত অনেকগুলি বিষয় রয়েছে যা শুরু হয় মানুষের মৃত্যু থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মুমূর্ষ অবস্থা যখন অসৎ ব্যক্তি আজাবের ফেরিস্তা মালাইকাকে দেখে নেই আর সৎ ব্যক্তি রহমতের ফেরিস্তাদেরকে মালাইকাকে দেখে নেই মালাকুল মতকে দেখে নেই হুম সুসংবাদ দিতে এসছে তাকে আহলান আহ্লান করছে নেক মানুষকে হ্যাঁ আর যারা অসৎ মানুষ তাদেরকে শাসানি দিচ্ছে ধমক দিচ্ছে এবং এই খবিস আত্মা বেরিয়ে আস এসব করেছে ওই সময় থেকে ধরেন ওর শুরু কিন্তু এমত কি হয়েছে বা আখেরাত দুনিয়া আর আখেরাত জগৎ হচ্ছে কয়টি দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত আর আখেরাত যদি আখেরাত মানে ধরেন একবারে কিয়ামত থেকে যেদিন বিচার দিবস হাজির হবেন অমল কেয়ামত থেকে ধরেন তাহলে অলামারা তখন তিনটি জগতের কথা বলেছেন যা অনেক অলামারা আলোচনা করেছেন এতেও শেখ সাহেব ফজন হাফিজ আল্লাহ তালাক যে বলেছেন একটা হচ্ছে দারুদ দুনিয়া দুনিয়া মানে হচ্ছে নিকৃষ্ট দুনিয়া পরকালের তুলনায় হচ্ছে নিকৃষ্ট যার ফলে দুনিয়াকে দুনিয়া বলা হয় আবার দুনিয়া মানে নিকটবর্তী এটা হচ্ছে আখেরাতের জগৎ পরকালের জগৎ আর একটা হচ্ছে ইহ জগৎ দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎটা আখেরাতের জগতের চাইতে আমার আপনার কাছে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম আমাদের সামনে হচ্ছে এই পার্থিব জগৎ যেন এটা কাছে হওয়ার কারণে দুনিয়া দানায় দুনো মানে কাছে হওয়া আর দানিয়ন মানে হচ্ছে নিকৃষ্ট হওয়া তো দুনিয়াকে দুনিয়া বলা হয় এই দুটি কারণে দুনিয়া হচ্ছে আখেরাতের তুলনায় নিকৃষ্ট জীবন এখানে যারাই বেশি এর মোহে পড়েছে যারাই বেশি এর আসক্ত হয়েছে যারাই এর পিছনে ছুটেছে তারাই সুখের জীবন হারিয়ে দিয়েছে জান্নাত হারিয়ে দিয়েছে জাহান্নামের ইন্ধন হয়েছে আর যারা এখান থেকে প্রয়োজনে যতটা নিলে কাজ চলে যায় সেটা হচ্ছে হালাল হালাল যতটা চলে আসছে ওইটাই নিলাম আমি একটা পয়সা হারাম নেব না তাদের সুখের জীবনটা ঠিক থাকবে আখের আর জান্নাতটা ঠিক থাকবে এই জন্য দুনিয়াকে এই নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়া বলা হচ্ছে দুনিয়াই মানুষের আখেরাতকে ধ্বংস করেছে অধিকাংশ মানুষের দুনিয়াই মানুষকে ধ্বংস করেছে আখেরাতে জাহান নামে নিয়ে যাবে তো একটা হচ্ছে দারুদ দুনিয়া আর হচ্ছে দারুল বারজাহ মাঝামাঝি আরেকটা হচ্ছে দারুল আখেরা আখেরাত যদি শুরু করেন বড় কিয়ামত থেকে তাহলে মাঝখানে এবার যখন মানে মরণের দিন থেকে শুরু করে কেয়ামতের জন্য পুনরুত্থান যেদিন অমল বাস যেদিন নাসলে রব্বিল রব্বুল আলমিনের সামনে নিজ নিজ কবর ফেটে সবাই যে উঠবে এই সময়টার নাম হচ্ছে বারজাহ এটা কারোর জন্য লম্বা সময় যারা আগে মারা যত আগে মারা গেছে বা যাবে তাদের জন্য লম্বা সময় আর যারা একেবারে এই পৃথিবী ধ্বংসের শেষ সময়গুলিতে মারা যাবে তাদের সময়টা হচ্ছে সংকীর্ণ সময় তাই না যেদিন কিয়ামত হবে সেই দিন যারা ধ্বংস হবে তাদের দুনিয়া শেষ হলো আর পশ্চিম দিকে সূর্য উঠে গেছে কি হলো বারজাক সামান্য আর তারপরে হ্যাঁ ই আল্লাহ আসো আল্লাহর সামনে হাজির হিসাব দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য তাহলে তাদের বারজাকটা হচ্ছে তত কি ছোট কিন্তু যারা এখন ইন্তেকাল করবে জানি না আর কতদিন কেমত আছে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর কম বেশি হইতে পারে আবার যারা এর আগে তো জানাই আছে নবী করিম সালামার চোদ্দশো বছর হয়ে গেছে তাই না আগের মধ্যের আরও বেশি সময় হয়ে গেছে এটা হচ্ছে তাদের বারজাখি জগৎ বারজাখি জগতেও সৎ লোকদের জন্য নিয়ামত রয়েছে আর অসৎ লোকদের জন্য আজাব রয়েছে এটাকে বারজাখি জগতে যেন বারজাখ মানে হচ্ছে প্রাচীর বারজাখ মানে হচ্ছে আর দুনিয়া আর ওই কেয়ামতে জান্নাতে যাওয়ার মাঝখানে এটা হচ্ছে শক্ত প্রাচীর এমন একটা প্রাচীর যে প্রাচীর টপকে দুনিয়াতে কেউ ফিরে আসতে পারেন সুতরাং যে ব্যক্তি মারা যায় যতই নেক লোক হোক দুনিয়াতে আসতে পারবে না আল্লাহর কাছে অনেকে দরখাস্ত করবে খারাপরা তো সবাই দরখাস্ত করবে যে রব্বের যে রব্বের জন আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও সংশোধন করে আসবো কোরআন একাডেমি বিষয়টি বিভিন্ন ভাষায় কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে আর শহীদরাও আকাঙ্ক্ষা করবে আল্লাহ শহীদদেরকে বলবেন যে চাও তোমরা কি চাও তেমন মানে না তোমাদের আকাঙ্ক্ষা কি প্রকাশ করো আর কি চাইবো আল্লাহ যা দিয়েছ এই তো কল্পনা করতে পারিনি কাউকে অনেক বিশ্বের আর কি চাই যে না তারপরে চাও কি চাইছ তখন শহীদরা বলবে যে আল্লাহ তুমি যখন বারবার চাইতে বলছো তাহলে একবার দুনিয়া ফিরিয়ে দাও যেমন শহীদ হয়েছি আর এত বড় মর্যাদা পেয়েছি আবার শহীদ হব তোমার রাস্তায় হ্যাঁ শহীদে আসবো আবার এর চাইতে ডবল মর্যাদা পাবো আরও মর্যাদা পাবো বারবার ফিরে যেতে চাই আবার শহীদ হতে চাই আবার ফিরে আসতে চাই আল্লাহ বলবেন যে এটা হবে না কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে যে অমি ওয়ারা আহিম যখন এলাই অমেবাসন মানুষ মৃত্যুবরণ করার পরে কেয়ামত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত এলাই অমে আসুন বাস পুনরুত্থানের দিবস পর্যন্ত কি তৈরি করে দেওয়া হয়েছে বারজাহ আর প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়েছে এ প্রাচীর টোপকে কেউ আসতে পারবে না সুতরাং এই যে পীরতন্ত্রের কিছু ভণ্ডামি কথাবার্তা আছে তাদের কিতাবে অমুক হুজুরে কেউলা তার কবর থেকে একেবারে হ্যাঁ জীবন্ত চলে আসলেন আর আসার পরে ঝগড়া মিটাচ্ছেন জি এদের কিতাব আছে বিবাদের মীমাংসা করছেন অথবা এসে হ্যাঁ, উপদেশ দিচ্ছেন দেখা সাক্ষাৎ করছেন সালাম দোয়া করছেন সব মিথ্যা কথা এগুলো এদেরকে নিয়ে শয়তান খেলা করেছে কারণ যেই শয়তান তার সাথে ছিল মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন একটা জিন শয়তান নিযুক্ত করা হয় তার সাথে যাকে করিন বলা হয়েছে আর একটা ফেরিস্তা ফেরিস্তা যে করিন সে সবসময় ভালো কাজের জন্য উৎসাহিত করে আর জিন শয়তান যে করিন রয়েছে বেসাল করিন কোরআন এই কারিনের কথা রয়েছে কালা করিন হু রব্বানা মা আতগাই তহু কালা করিন হু আদাম আলাদি আছে না দুইবার করে সুরে কাফি করিনের কথা রয়েছে করিন মানে ঘনিষ্ঠ বন্ধু এই জিন শয়তান এ কিন্তু আমার যে কারিন আছে আমার ছোট থেকে আজ পর্যন্ত আমার চলা ফেরা কথা সব কিছুই জানে আমার মতো সব কিছু করতে পারবে আপনার মতো সব কিছু করতে পারবে প্রত্যেক মানুষের সাথে আছে কারণ চিন্তা করেন একজন লোকের সাথে দশ দিন থাকলে ওর উঠা বসা চাল চলন সব কিছু আমরা জেনে যাই তাই না ব্যবসা বাণিজ্য করলে বা রুমে কিছুদিন থাকলেই চেনা হয়ে যায় কেমন লোক সে ঠিক না তো যেই জিন যেদিন ভূমিষ্ঠ হয়েছেন ওই দিন থেকে আপনার সাথে মৃত্যু পর্যন্ত আছে সে কি আপনাকে জানে না সব কিছু জানে আর জিনেরা তো রূপ চেহারা বদলাইতে পারে আপনার রূপ ধরে চলে এসছে রূপ ধরে চলে পীরের রূপ ধরে চলে এসছে মরিদানদের কাছে আর মরিদান ভক্তরা তোমার কাছে আমাদের পীরে কি বলেছে হাজির আর এদেরকে নিয়ে জিন শয়তান কি করছে খেলা করছে যে তোদের আকিদা বরবাদ করব। আল্লাহ কোরআনে বলছেন যে বারজা খাচ্ছে আর তোরা এসব আয়াত অস্বীকার করে কোরআন অস্বীকার করে বল যে তোদের পীরে কি বলা আর গস কৌতুবরা হাজির হয়ে যায় মরার পরে এইভাবে মানুষকে হ্যাঁ গুমরাহ করা হয়েছে গুমরাহ করে থাকে শয়তানে আল্লাহ রাব্বুল আলম এই ছাড়গুলি শয়তানকে দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য এতেও একটা রয়েছে বড় পরীক্ষা যে তুই কোরআন সন্না বিশ্বাস করিস তোর আকিদা কোরআন সন্না ভিত্তিক নাকি তোর আকিদা কোন শয়তান রূপ ধরে আসলে ওইটাই বিশ্বাস করলি তুই কোরআন কি বলছে এই মর্মে তুই দেখলি না বলুন আমার কথা বুঝতে পারছেন না পারছেন না একটা কথা কোরআনে বলা হচ্ছে একরকম যে মানুষ মারা গেলে এই উদাহরণটাই দিই আর কেউ ফিরে আসে না আর আপনার সামনে একটা লোক মরার পরে ফিরে চলে আসলো ধরেন আপনার বাপ বা আপনার ওস্তাদ খুব বুজুর্গ মানুষ ফিরে চলে আসলো এখন এই যে বাস্তবে যেটা দেখছেন ফিরে চলে আসলো এইটা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন কারণ বাস্তবে যেটা সেখানে শয়তান একমাত্র নবীর অসুল ছাড়া সবার রূপ ধরতে পারে বোঝা গেছে না জি কিন্তু নবীকে দেখেছেন কি আপনি তাও তো দেখেননি যে নবী সালামকে দেখে নিতেন যেমন সাহাবিরা দেখেছেন এই জন্য সাহাবিদেরকে শয়তান কোনোদিন ধোকা দিতে পারেনি নবী সাল বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকে দেখলো ফাইনাল শৈতান আয়াতামাসালবি শয়তান আমার রূপ ধরতে পারে না এটা কে বুঝতে পারবে সাহাবিরা বুঝতে পারেন কারণ সাহাবিরা সবসময় দেখছে রসুল উল্লাহ সাল্লামকে আর তার রূপ চেহারা শয়তান ধরতে পারবে না ঠিক না কিন্তু অন্য রূপ ধরে মিথ্যা কথা তো বলতে পারে যুক্তি বুঝছেন কি না আপনার রূপ ধরে আসলো বা একটা সুন্দর মানুষের রূপ ধরে আসলো হ্যাঁ সুন্দর মানুষ আজকাল পৃথিবীতে অনেক সুন্দর মানুষ আছে বিভিন্ন দেশে সুন্দর একটা মানুষের রূপ ধরে আসলো আর একবারে ভালো লেবাস পোশাক নিয়ে আসলো এসে বলছে আমি রসুল্লাহ বলছি হ্যাঁ আমি শেষ রসুল তোমাকে নসিহত করতে এসছি এই স্বপ্নের পিছিয়ে একদল পড়ে গেল আর স্বপ্ন দেখা তদবিরে হ্যাঁ মেলা বেদাতি দুরুদ আবিষ্কার করে ফেললো এখন আপনি এই বেদাতি দুরুদের তদবির করে স্বপ্ন দেখার চেষ্টা করবেন নাকি এর দলিল করেন হাদিসে খুঁজবেন আপনার সামনে দুটো চয়েস দুটো অপশন আপনি যদি মনে করেন যে না যখন গানে দিন লিখেছে যে এইরকম এরকম দুরুদ পড়লে নবীকে স্বপ্ন যোগে দেখা যায় এটা হলো বুজরুকদের কথা আর কোরআন সন্নাতে এইরকম কথা আছে কিনা এটা আর একটা বিষয় এখন কোনটা করবেন আপনি আপনার হেদায়তের গ্যারেন্টি কিসে আছে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেল ঠিক না কখনো গুমরা হবে না যদি ধরে থাকো শক্ত করে সেটা কি উল্লাহর সন্ন্যাতি তাই না তো কোরআন হাদিস খুঁজবেন না যে একটি হাদিস খুঁজে পেলাম না যে নবী সাল্লামকে স্বপ্ন জগৎ দেখলে তার ফজিলত আছে দেখ যে নবী সাল্লাম কেউ যদি স্বপ্নে দেখে তো সে জান্নাতি একটা হাদিস দেখান তো কেমন পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখার জন্য এই তদবিটা আছে একটা হাদিস দেখান তো দেখি দলিলের পরোয়া করলেন না যেখানে হেদায়তের নিশ্চয়তা আছে তারা তফিকুম আমরা দুটো বিষয় ছেড়ে যাচ্ছি ধরো মজবুত করে এলাম মাতামা আতামাসাক্তম বেহেমা বেপরোয়া আর আপনাদের এক শ্রেণীর বুজুর্গ যাদেরকে বুজুর্গ মনে করছেন দলিলবিহীন বুজুর্গ তাদেরকে আপনারা বুজুর্গ বানিয়েছেন আল্লাহ বুজুর্গ বানাইলে তো করোনা দিতে থাকতো যে তাদের কথার সমর্থন আছে দেখো তারা যা বলছে তা করেন হাদিস আছে তাহলে না বুঝলুক আল্লাহর কাছে বুঝেন না কথা আমার হ্যাঁ ভালো করে বুঝেন কথাটা আল্লাহর কাছে কে যাদের কথার দলিল করেন হাদিস আছে আর যারা যারা বিনা দলিল কথা বলে ওরা আপনাদের কাছে বুজরুক হইতে পারে আল্লাহর কাছে হইবে না কখনো হবে না সেটা জি এখন আসেন মানুষের আখেরাত কোনখান থেকে শুরু হয় বললাম হ্যাঁ মানুষের মত থেকে আর মতের পরে তখন কবরের জীবন শুরু এই কবর সম্পর্কে একটা আলোচনা আছে এটা দিয়ে শেষ করে দেবো বলছেন মায়া কোন ফিল কবরে কবরে যা কিছু হবে কালা রাহেমহল্লা শেখুল ইসলাম তাইম রাহেমহল্লা বলছেন অমিন আল ইমান বিল অমিল আখির আল ইমান বেকুল্লে আল ইমান ও বেকুল্লেমা আখবর বেহিন নবী সাল্লাহ আলী মিম্মা বাদ আল মতি পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত পরকালের প্রতি ইমান ইমানের যে ছয়টি রুকুন আছে খুঁটি আছে তার কয় নম্বর পাঁচ নম্বর পঞ্চম নম্বর ইমানের স্তম্ভ হচ্ছে আল ইমান বিল ইয়মিল আখের পরকালের প্রতি ইমান এই পরকালের প্রতি ইমান যে বিষয়টি আছে একটা বড় বিষয় বড় হেডলাইন এর আন্ডারে অনেক কিছু আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলির প্রতি ইমান নিয়ে আসা যা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যা জানিয়েছেন নবী করিম সাল্লাম কি মিম্মাইয়া কোনো বাদাল মত যেসব বিষয়গুলি ঘটবে মৃত্যুর পরে যেসব ঘটবে ঘটবে কিসের পরে মৃত্যুর পরে মৃত্যুর পরে কি ঘটবে মানুষের এক তো মতের অবস্থা সেটা সংক্ষেপ করে দিয়েছেন এখানে বলছেন ফাইউ মেনু নবী ফেতনাদিল কাবরে যখন কবরে রাখা হয় তখন কবরে পরীক্ষা হয় মনকার নাকিরের জিজ্ঞাসা এটাকে ফেতনা বলা হয় ফেতনা মানে ইমতেহান আরবিতে ফেতনা মানেও পরীক্ষা ইমতেহান মনে পরীক্ষা আর ইখতেবার মনে পরীক্ষা এই তিনটি শব্দ রয়েছে আরবিতে পরীক্ষা তো বলছে ফাইউ মেনুনা বেফেতনাতিল কাবরে আহলে সোনাতল জামাত বিশ্বাস করে কবরের পরীক্ষায় যে কবরে পরীক্ষা হবে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে সৎ অসৎ সবাইকে অবে আজাবিল কবরি ও মেহি এবং কবরে আজাবও হয়ে থাকে অসৎ পাপীদেরকে ওয়ানাইম নাইম এবং কবরের নিয়ামতও হয় সৎ লোকদের জন্য সবার জন্য আজাব নাই এই জন্য নবী করিম সাল্লাম হাদিস হয়েছে কবর হয় রাউদা তুমিন রিয়াজুল জান্না জান্নাতের একটি বাগান আর না হলে হফরা তুমিন হোফারিন নার অথবা জাহান নামের গর্ত সমূহের একটি গর্ত কারো জন্য কবরটি হচ্ছে জাহান নামের গর্ত আর কারো জন্য কবর হচ্ছে জান্নাতের বাগান বলছেন ফাম্মাল ফেতনা তো এই পরীক্ষাটা আবার কি ফেতনা মানে পরীক্ষা তো দুনিয়াতে যে বালা মুসিবতকে ফেতনা বলে ওটা কেন বলে কারণ এই বালা মুসিবতের মাধ্যমে মানুষের পরীক্ষা সে আল্লাহকে ধরছে না বিচলিত হয়ে যাচ্ছে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ না তকদির ভাগ্যের অসন্তুষ্ট হয়ে আত্মহত্যা করে নিচ্ছে না ইমান হারিয়ে দিচ্ছে আল্লাহ এত নামাজ পড়লাম এত দোয়া করলাম তারপর আমার বালা মুসিবতের শেষ নাই গেল পরীক্ষার ফেল আর মমিন ব্যক্তি যে পরীক্ষায় উত্তীর্ণ হবে যত বেশি পরীক্ষা পড়বে তত আল্লাহকে ধরবে অধৈর্য হবে না হ্যাঁ অধৈর্য হবে না আল্লাহর কাছে আরও বেশি আশ্রয় নেবে আরও আল্লাহমুখী হবে আরও আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য চেষ্টা করবে এবং সে নিজের সারা জীবনটা নিয়ে চিন্তা করবে স্টাডি করবে যে আমার কোনখানে ত্রুটি আছে কেন এইসব বিপদ আপদ আমার ত্রুটির কারণে নাকি ভালো মানুষেরও পরীক্ষা হয় মর্যাদা উঁচা করার জন্য এখন আপনি নিজের স্টাডি করবেন সারা জীবনটা আপনি হয়তো ছয় মাসে এক বছরের মধ্যে কোনো গোনা খুঁজে পাচ্ছেন না কিন্তু আজকে থেকে ৩০ বছর আগে গোনা করেছেন ও তো ভুলেই গেছেন আপনি কিন্তু তার পানিশমেন্ট এখন হচ্ছে কাফারার জন্য আল্লাহ আপনাকে কবরে আজাব দিতে চান না জাহান্নামে আজাব দিতে চান না ওই সব বড় আজাব থেকে বাঁচাবার জন্য দুনিয়ার কিছু শাস্তি দিয়ে দিচ্ছেন মানুষকে পরীক্ষা করা হবে তাদের কবরে ফাইকাল রজল মানুষকে বলা হবে মান রব্বকা তোমার প্রতিপালককে অমাদিনকা তোমার দিন কি ছিল অমান নবীকা তোমার নবী কে ছিলেন ফাইসাবিতুল্লাহ্লাজিন আমন বিল কৌল ইসলামেদ ফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা অতফার আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন সুদৃঢ় রাখবেন বিল কৌল সাবেতে প্রতিষ্ঠিত বাণীর দ্বারা মানে লা ইলাহিল্লাহর দ্বারা যাদের লা ইলাহিল্লাহ ঠিক আছে মানে তৌহিদ ঠিক আছে তৌহিদের জায়গায় শির কুফরি নেফাক আসে নাই সন্দেহ আসে নাই বড় শির্ক ছোট শির্ক সমস্ত রকমের কুফুরি থেকে যারা বেঁচে থেকেছে এই লাহার ভিত্তিতে আল্লাহ রব কি করবেন সুদৃঢ় রাখবেন মমিনদেরকে ফিল হায়াতি দুনিয়া ইহ জগতেও যাদের তৌহিদ ঠিক আছে তারাকে গুমরা করার জন্য শয়তান অত সুযোগ পায় না যত সুযোগ শির্ক বেদাতকারীকে গুমরা করার জন্য পায় শির্ক বেদাত কারীর ইমান সহজে কেড়ে নিতে পারে সহজে কেড়ে নিতে পারে কিন্তু একজন তৌহিদবাদীর ইমান কেড়ে নেওয়া অত সহজ নয় শয়তান তখন অন্য অন্য গুণা করিয়ে জাহান্নামে নিয়ে যেত কিছুদিন তো ওকে জাহান্নামে ঢোকায় কারণ শির্ক তো করেনি কুফরি করেনি সুতরাং চিরকালে জাহান্নামি তো বানাইতে পারছেন না ঠিক না তো কিছুদিনের জাহান্নামি বানাবার জন্য সহি আকিদার লোকদেরকে গুমরা করার চেষ্টা করে সুতরাং ওদের মধ্যে তখন ফাটল শত্রুতা বিদ্বেষ হিংসা হ্যাঁ কলহ আর এইরকম মারামারি আর ঝগড়া বিবাদ ইত্যাদি এইসব দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেলাগুলি এরকম বিষয় রয়েছে আর যাদের সিরকি বেদাতি আঁকি দেয় ওরাকে ঝগড়া বিবাদে ফেলার দরকারটা কি সারা রাত যুদ্ধ পড়ছে একবার ওরসে নিয়ে একটা সেজদা করে দিলি হইল মাজার সারা জীবন সমস্ত আমল ধ্বংস করে দিল শয়তান আর চিরকালের জন্য জাহান্নামের সাথে নিয়ে চলে গেল ঝামেলা শেষ একটা খাসি একটা মুরুগ নিয়ে গিয়ে মজারে জবাই করে দিলি হয় তাই না বাড়ি বন্ধ করার জন্য বাড়ি বন্ধ করার জন্য সরিষা ছিটাইলো সিরিকুফুরি মন্ত্রতন্ত্র পড়ে করেন এগুলো হ্যাঁ গাড়িতে বাড়িতে সব জায়গায় তাবিজ ঝুলছে জি হ্যাঁ কাউকে বান মেরেলো কবিরাজি করছে দোয়া তাবিজের নাম দিয়ে সিরকি কালাম লিখে হ্যাঁ এইসব আকিদা রাখে যে এসব উপকার করে অথচ সে শিরিক করলো এই দিয়ে ইমান কেড়ে নিচ্ছে সুতরাং এদের দ্বারা অন্য অন্য পাপ করাবার দরকার নেই ওদের মধ্যে এগুলো পাপ আছে কিন্তু এগুলো না থাকলেও তাদেরকে চিরকালের নামে নিয়ে যাওয়ার জন্য বা দীর্ঘকাল নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ সহজ শৈতানের জন্য শয়তানের জন্য সহজ তৌহিদবাদী মানুষকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন সুতরাং সেখানে শয়তান সহজে সুযোগ পায় না যদি সুযোগ না দেন এই সামান্য কিছু দিকগুলি রয়েছে আখলাখ চরিত্রের দিক আপনার আকিদা ঠিক আপনার এবাদতও ঠিক আপনার সহি শুদ্ধ নামাজ বেদাতি নামাজও পড়েন না মাসা আল্লাহ এবাদবন্দি সবকিছু ঠিক আছে তো চরিত্রটা একটু ভালো করেন মতো সহি আকিদের ভাই ভাইদের আকিদাও ঠিক আছে সন্নাও ঠিক আছে তহিদ ঠিক আছে সন্না ঠিক আছে শির বেদাত মুক্ত যদি আখলাক চরিত্রটা ঠিক হয়ে যায় ব্যবহার চরিত্র আর অন্তর চলে আসে আর ধৈর্যশীল হয়ে যায় আর এই যে পার্থিব আজকাল ফেতনাগুলি রয়েছে ইন্টারনেটের ফেতনা বিভিন্ন চোখের পাপ আর বিভিন্ন এই যে মোবাইলের পাপ এগুলো থেকে যদি বাঁচতে পারে তাহলে তো খুব সহজ খুব সহজ কিন্তু এইসব পাপ দিয়ে সই আকিদার অনেক লোককে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান লেগে আছে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন বিল কৌলি সাবেত মানে লাহার ভিত্তিতে যার তৌহিদ ঠিক আছে দুনিয়াতেও ইমানের উপর রাখবেন অফিল আখের এবং পরকালে প্রতিষ্ঠিত রাখবেন পদস্কলন ঘটবে না জাহান নামে পড়বে না আর কবরে আজাব হবে না কবর আজাব সম্পর্কে আয়াতটি নাজল হয়েছে এই আয়াতটি আয়াতের অংশ এটি এই ওলামারা বলছে মুফাসরিনগণ এই আয়াতটি কবরের আজাব এবং নিয়ামত সম্পর্কে সুরায় ইব্রাহিমে আয়াতটি রয়েছে মমিনদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন আর আখেরাতে মানে ওই যে কবরের জীবন থেকে শুরু হলো কবরেও যখন মানরাব্য কামাদিন কামান্নাবি কাশি জিজ্ঞাসা হবে তখন সেখানেও প্রতিষ্ঠিত থাকবে নড়বড়া হবে না হ্যাঁ হতবম্ব হবে না ঠিকভাবে জবাব দিতে পারবে ওই অদুল্লাহ জালেমিন আর জালেমদেরকে আল্লাহ বহিকে দিবেন প্রথম রুষ্ট করে দিবেন হ্যাঁ দিশেহারা করে দিবেন সুতরাং মনকের না কেড়ে জবাবও দিতে পারবে না আর আখেরাতে জান্নাতের রাস্তা হারিয়ে দেবে কারণ দুনিয়াতে যেহেতু রাস্তা হারিয়েছে সুতরাং সেখানেও জান্নাতের রাস্তা পাবে না ওই ওদুল্লাহ ও এফারুল্লাহ মায়াশা মমিনরা জবাবে বলবে মনকের নাকি রব্বি আল্লাহ যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বকা তখন কি জবাব দেবে রব্বি আল্লাহ দুনিয়া মুখস্থ করেও কাজ হবে না যদি আকিদ আমল ঠিক না থাকে আর আরবি যদি নাও জানেন মুখস্থ করাও লাগবে না যদি আপনার আকিদা আমল আখলাগ যদি ঠিক থাকে আপনার ফারাইজ যদি ঠিক থাকে বল ইসলাম ও দিনই বা দিন ইল ইসলাম আমার দিন কি ইসলাম ও মোহাম্মদ নবী আমার নবী কি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ও আম্মাল মুরতাল সন্দিহান ব্যক্তি মোনাফিক সন্দিহান যে মোনাফেক যার সন্দেহ ছিল তারই যদি এই দুর্দশা হয় তাহলে কাফের যে প্রকাশ্য অস্বীকার করেছে তার অবস্থা একই অবস্থা হবে আরো খারাপ অবস্থা বলছেন আম্মাল ও সন্দেহান ব্যক্তি ফাইয়াকুল যখন তাকে জিজ্ঞেস করবে ফেরেস্তা মান রব্বকা বলবে হা হা লা আদ্রি হাই হাই আমি জানি না কিছু তবে সামিউতুল নাস ইয়াকুলুনা শাইয়ান আমি লোকজনকে আশেপাশের আমাদের গ্রামে মুসলিমরা ছিল আর সাথী বন্ধুরা ছিল তারা বলতো এরকম নাকি যে আল্লাহ আছে পরকাল আছে আর আমাদের রব আল্লাহ নবী মোহাম্মদ দিন ইসলাম এইসব কথা শুনতাম ফাকুলতু আমিও দেখা দেখি বলেছি কারণ মোনাফিক যেহেতু সেও যেহেতু সাক্ষী দিয়েছে যদিও মিথ্যা সাক্ষী অন্তর থেকে দেয়নি কিন্তু লোকজনের দেখা দেখি বলেছি কথা বলবে ফাইউদ রাবো বে মির্জাবাতি মিন হাদিদ তখন এইরকম মোনাফেক কি আর কাফের কি সংক্ষেপ করে দিয়েছেন এখানে দুই দলকে একসাথে করে কি করা হবে লোহার হাতুড়া দিয়ে ঠোকাই করা হবে মায়ের দেওয়া হবে ফাইয়াসি হাতান এমন বিকট চিৎকার করবে ইয়াসমহাকুল্লু সেই প্রত্যেক বস্তু প্রত্যেক জীবজন্তু শুনতে পাবে কীট পতঙ্গ পশু পাখি সবকিছু শুনবে ইল্লাল ইনসান একমাত্র মানুষ শুনবে না যে হাদিস রয়েছে ইল্লা সাকালাইন মানুষ আর জিন শুনবে না কারণ মানুষ এবং জিনকে আল্লাহ তার এবাদবন্দির জন্য সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনের জন্যই জান্নাত এবং জাহান্নাম রয়েছে তাদের মধ্যে মমিন যারা তাদের জন্য জান্না রয়েছে আর যারা জিন ইনসানের মধ্যেকার কাফের মুনাফেক তাদের জন্য কি রয়েছে জাহান্নামে শাস্তি রয়েছে এই দুটি জাতি একমাত্র শুনবে না ওয়ালাউসামি আহল ইনসান মানুষ যদি শুনে নিত একবার কবরে যে আজাব হচ্ছে এইসব অবস্থা কা তাহলে বেহুশ হয়ে যেত সাথে সাথে মারা যেত সুম্মা বাদা হাজহিল ফিতনা এই পরীক্ষার পরে কি হবে কবরে ইম্মা নাইমুন হয় কবরে নিয়ামত আর নিয়ামত জান্নাতের বাগান ইম্মা আজাবুন অথবা আজাব আর আজাব শাস্তি আর শাস্তি যতদিন তার পানিশমেন্ট শেষ হয়নি যতদিন তার পাপের মোচন হয়নি কাফার হয়নি অনেকে আছে তার পাপ শেষ হয়ে গেছে ছয় মাস কবর আজাব তিন মাস এক বছর ছয় বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর হয়ে স্টপ হয়ে গেছে স্টপ হয়ে যাবে যখন গোনা শেষ তখন শেষ আর যার গোনা আর গোনা মানে কুফুর ইমান ভঙ্গ করে মারা গেছে বড় শিরকের অবস্থায় মারা গেছে এমন এমন কাবিরা গোনা হাজার হাজার লাখ লাখ বছরে তার কবর আজাব মাফ হয় না তো চলতি আছে তাদের বিশেষ করে যারা কাফের মুশিক তাদের কখনো আজাবে বিরাম নেই আজাব বন্ধ হবে না একবারে কেমত পর্যন্ত কবর আজাবও চলতে থাকবে আবার তারপরে জাহান্নামের আজাবও রয়েছে এইরকমই বেনামাজিরা সঠিক মতে সাহবা ইকরামদের এজমা ছিল এবং কোরআন সন্ন্যার দলিল এসে এই ক্ষেত্রে শক্তিশালী যে এবং গবেষক আলমাদের এটি মত যে আসলে মুসলিম থাকে না সুতরাং বেনামাজিকে একটু চিন্তা করা উচিত কারণ মুসলিম সমাজের বেনামাজিরা মনে করে আমরা তো মুসলিম আমাদের কি কবর আজাব হইল কতদিন আর হবে তারপরে একদিন জান্নাত পাবো বলে না এই আশা করে থাকিয়েন না এই আশাই যদি করতে হয় তো নামাজ ছাড়িয়েন না শির্ক মুক্ত হন আর নামাজ ছাড়িয়েন না নামাজ অবহেলা অলসতা করে ছাড়া অস্বীকার করে নাই অবহেলা অলসতা করে ছাড়া আর শির বড় শিরকের গুণা সমান আল্লাহ শেখ হুসাইম রহমতুল্লাহ আলাই বলছেন মা দোনা যা লেখানা সমান দুটো গুণা সমান সুতরাং যেই ব্যক্তি তৌহিদের সাথে তো সলাপ পড়ে গেছে কোনো এক সময় আজাব হইলেও বন্ধ হয়ে যাবে কিন্তু যার তৌহিদ নেই অথবা নামাজে ঘাটতি ছিল তার আজাব বন্ধ হবে না আর শেষ অবস্থায় বেনামাজি মারা গেছে ধরেন প্রথম দিকে ঘাটতি ছিল তবা করে নিয়েছে তবু একটা ভালো একটা হ্যাঁ লক্ষণ আছে যে খালি সন্তোষে তবা করেছে আল্লাহ ফরহিম আল্লাহ মাফ করে দিতে পারে সুতরাং যাদের নামাজে ঘাটতি আছে এখনো ফজর পড়েন না তবা করেন আল্লাহর হস্তে আল্লাহ যেন আমাদের সকলকে তবা করা তফিক দান করে কবরের আজাব কবর আজাব আহলে সন্তাল জামাত সকলে বিশ্বাস করে হানাফি সাফে মালিক আহলে হাদিস মহাদ্দিস ফোকাহা সবাই এতে বিশ্বাসী একমাত্র মমতাজিলা যে ফিরকাটি গোমরা ফিরকা রয়েছে একটি যুগে এদের বড়ই শান শোকাত ছিল দবদবা ছিল কারণ এদের সাথে শাসক গোষ্ঠী আব্বাসীয়রা কয়েকজন রাজা শাসক গোমরা হয়ে গেছিল এমাম আহমদ রাহিমাহল্লার যুগে আর সেই সময়টা আগে পড়ে এ শাসকদের সমর্থন পাওয়াই সেই যুগের বিদাতি মোহতাজেলা আলমারা খুব বাড়াবাড়ি করেছিল আহলে সোনাতুল আলমাদের ওপর এদের আকিদা হচ্ছে যে কবরে আজাব হবে না আর তাদের গুমরাহি কেন এটা কারণ তারা দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে আর কেমত পর্যন্ত যারাই নিজের ব্রেন বুদ্ধিকে যুক্তিকে কোরআন এবং সন্ন্যার প্রাধান্য দেবে দিনের ক্ষেত্রে সে অবশ্যই গুমরা হবে কারণ কোরআন সন্না হচ্ছে ওহি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের কথা অনেক বিষয় রয়েছে যেগুলি যুক্তি দিয়ে উপলব্ধি করা সম্ভব নয় কারণ আমাদের ব্রেন বুদ্ধি হচ্ছে অত্যন্ত সীমিত আমাদের জ্ঞান হচ্ছে ওমা অতি তুমিনাল এলমাইল্লা কালিলা অল্প সুতরাং অল্প জ্ঞান দিয়ে অনেক কিছু জানবেন অসাধারণ এটা অসম্ভব সুতরাং যারাই সহি সালামত থেকেছে ইমান আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারা আগে রেখেছে দলিলকে আর তারপরে যুক্তি দিয়ে যতটা পেরেছে বুঝেছে আর যেখানে দেখছে যে এখানে যুক্তি ফেল যুক্তির কোনো মূল্য নেই কারণ যুক্তি মানুষের ভুল করতে পারে কিন্তু ওহির দলিল কখনো ভুল নয় কারণ আল্লাহর কথা অথবা তার নবী সাল্লাহ ইসলামের কথা সাদাক আল্লাহ রাসুল বলছেন যে তাদের সংশয় হচ্ছে যে আন্নাহম লায়ুদ্রে হোক কবরে আজাব তো আমরা যে উপলব্ধি করি না দেখি না তো কোথায় আজাব যদি একটা লাশকে ফেলে রেখে দিই চোখের সামনে তো দেখি না তো কবর যদি খরণ করে দেখি তাও তো দেখতে পাবো না না দেখলে বিশ্বাস করবেন না তো না দেখে না দেখে আমরা তো অনেক কিছু বিশ্বাস করছি আজকাল কাফেরও না দেখে মেলা কিছু বিশ্বাস করছে করে না সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে না দেখে সব কিছু বিশ্বাস করছেন আপনারা কি দেখছেন আপনারা এই মোবাইলটি নিয়ে ভালো করে চিন্তা করে দেখেন তো বিশ্বাস করছেন না করছেন না না দেখে বিশ্বাস করছেন বিদ্যুৎ না দেখে বিশ্বাস করছেন তাপমাত্রা হ্যাঁ ঠান্ডা কত ঠান্ডা এখন চলছে শীত কত কত ডিগ্রি সব বিশ্বাস করছেন বাতাসের বেগ না দেখে আনসিন সব দেখি না কিন্তু বিশ্বাস করি অদৃশ্য দুনিয়ার ক্ষেত্রে অদৃশ্য লক্ষ লক্ষ বিশ্বাস করি ইমানের ক্ষেত্রে প্রথম শর্ত আল্লাহ লাগিয়েছেন সুরে বাকারাতে আল্লাজিনা ইউ যারা না দেখে বিশ্বাস করে আমরা কোনো কিছু যদি দেখতে না পাই বা উপলব্ধি না করি তার মানে এই না যে সেটা বাস্তবে নেই বরং সেটা আমাদের ত্রুটি তাই বলছেন শেখ সালফান ফাক্কাম মিন আসিয়া কত শত বস্তু রয়েছে লা নারাহা যেগুলি আমরা দেখি না ওয়াহিয়া মৌজুদ আর সেটা আছে সেটা আছে এই যে আজকাল বলা হচ্ছে ভাইরাস ভাইরাস তার ব্যাকটেরিয়া বলছেন এগুলো কথা এটা সাধারণ লোক বলছে আরে খাবার খুলে রেখে দিস না তারপরে খাবার এরকম বাসি করে রেখে ওতে ব্যাকটেরিয়া হয়ে গেছে হ্যাঁ এতে জীবাণু হয়ে গেছে ইত্যাদি জীবাণু এসব বলছে না কি দেখছেন কিচ্ছু দেখেন না কিন্তু যখন ওইরকম মাইক্রোস্কোপ লাগাবেন তখন অনেক কিছু দেখতে পাবেন যন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু না দেখে বিশ্বাস করছি আমরা জি এইরকমই হচ্ছে বলছে অমিন জালেক আজাবুল খবর মেহি এরকম কবর আজাবার নিয়ামত দেখি না কিন্তু আল্লাহ যদি ওই যন্ত্রটা আমাদেরকে দিয়ে দেন কবরের আজাব এবং নিয়ামত দেখার যন্ত্র একটা আছে সেই যন্ত্র যদি আল্লাহ লাগিয়ে দেন আমাদের জন্য আমরা দেখতে পাবো কারণ মানুষ আর জিন দেখতে পাবেন অন্য জীবজন্তু কি করে দেখতে পাচ্ছে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন তার মানে ওদের কাছে ওই যন্ত্র ওই মানে ওই ক্ষমতা দিয়েছেন তো ওই রকমই যদি আল্লাহ তৌফিক দিয়ে দেন শক্তি দেন তো দেখতে পারবো কিন্তু আমরা দেখে যেহেতু বরদাস্ত করতে পারবো না এবং আমরা দেখলে আর একটা যুক্তি রয়েছে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের পরীক্ষার বিষয় থাকবে না সবাই তো পাশ করে নেবে যদি আপনি পেপার আউট করে দেন প্রশ্নের তাহলে আবার কিসের পরীক্ষা থাকলো সবাইকে তো দেখাই দিলাম তাই না তো কবর আজাবি যদি দেখিয়ে দেওয়া হয় ধর কে বেনামতি থাকবে কে বেদিন থাকবে কে কাফের থাকবে তাই না কে পাপ করবে আর কে জাহান্নামে যাবে সব তো জান্নাতের রাস্তা ধরে নেবে তাহলে ভালো মন্দের পার্থক্য কি করে হবে একজন স্বেচ্ছায় খুশির সাথে জান্নাতের রাস্তা দৌড় দিলাম একজন কবর আজাদ দেখে ভয়ে তো কোনো পার্থক্য থাকলো না তমিজ থাকলো না বলছেন যে আল্লাহ রব আলমের চোখের আড়ালে এইসব বস্তু রেখেছেন কারণ লিয়াতামাইয়াজাল্লাদিনা বিল গাইবে যাতে করে কে না দেখে বিশ্বাস করছে আর কে না দেখে বিশ্বাস করছে না ও অমরুল আখেরাতে আসবে অমর দুনিয়া আখেরাতের পরকালের বিষয়গুলি দুনিয়া দিয়ে বোঝা যাবে না দুনিয়া যেভাবে আমরা উপলব্ধি করছি আখেরা তো এভাবে উপলব্ধি করার চেষ্টা করবো না অসম্ভব কথা অসম্ভব কথা সেটা সম্ভব নয় শেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে কবরের আজাব হচ্ছে দুই রকম একটু আগে কিন্তু ইঙ্গিত করেছি একটা হচ্ছে আজাবে দায়েম আর একটা হচ্ছে আজাব গের দায়েম একটা স্থায়ী আজাব একটা অস্থায়ী আজাব স্থায়ী আজাব কি ওহ আজাবুল কাফের কাফের মুশরেক মুনাফিক আকিদার মুনাফিক যারা ইমান ইসলাম ভঙ্গ মুসলিম সমাজের কিন্তু ইমান ইসলাম পুরো ভঙ্গ করে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে মারা গেছে আমার কাছে আপনার কাছে মুরতাদের ফতোয়ার দরকার নেই আল্লাহর কাছে যদি মুরতাদ হয়ে যায় সারা দুনিয়া যদি বলে অলি উল্লাহ তারপরও সে মুরতাদ কথা বোঝা গেছে সুতরাং মানুষকে কি ফতোয়া দিচ্ছে ওইটা দেখার বিষয় নাই মানুষ অনেক বড় বড় সিরকি আকিদের লোকে অলি উল্লাহ বলছে হ্যাঁ বড় বড় ধরেন মোনাফিককে ধরেন মুসলিম বলছে আর তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো আর মুসলিম না জি হ্যাঁ আবার অনেক আল্লাহর সত্যিকার বন্ধু অলি আল্লাহর দিনের সত্যিকার খাদেম তৌহিদ এবং সন্ন্যার খাদেম হ্যাঁ কোরআন সন্ন্যার কে ইসলামের দুশ্মন আর ইয়াহুদের দালাল আর তারপরে কত কি নাম দিচ্ছে হ্যাঁ আর কাফের বলে ফতোয়াবাজি করছে বিদ্যার্থীরা তো মানুষের বলাতে কিছু হবে কি সারা দুনিয়া যদি আপনাকে কাফের বলে আর আল্লাহর কাছে কাফের না হন তো কোনো যায় আসে না আর সারা দুনিয়া যদি আপনাকে পাক্কা মুসলিম কেন অলি উল্লাহ মুসলিম যদি বলে আর যদি আল্লাহ বলে যে না এই তো মুসলিম থাকেনি তো কাফের ওই মুশিক হয়ে মারা গেছে তাহলে কোনো কাজে আসবে না সারা দুনিয়ার লোকের ফতুয়া কোনো কাজে আসবে না জি তো যারা কাফের হয়ে মারা যাবে মুশ্রিক হয়ে মারা যাবে তাদের আজাব হচ্ছে আজাবন এম মহান আল্লাহ ইরশাদ করছেন আন্নার ইউ আলিয়া গদুমা ও আশে ওয়ামা সুরে গাফির ছিচল্লিশ নম্বর আয়াত এছাড়া কোরআন এখানে অনেকগুলি আয়াত রয়েছে এই আয়াতে কি রয়েছে ফেরাউন এবং ফেরাউনে যারা অনসারী ভক্ত দল বল ছিল তাদের সঙ্গে আল্লাহ বলছেন যে সকাল বিকেল সকাল সন্ধ্যায় এই ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা ফেরাউনের ভক্ত অনুসারী তাদেরকে জাহান্নামে পেশ করা হচ্ছে মানে জাহান্নামে জ্বালানো হচ্ছে সকাল বিকাল বলে মানে চব্বিশ ঘন্টাকে বোঝানো হয়েছে আদখেলু আলা ফিরাউন আসাদ্দাল আজাব আর আল্লাহ বলতে থাকেন যে এই ফেরিস্তাদেরকে যে এই ফিরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে রাখো চিরকাল এটা চলতেছে তাদের ক্ষেত্রে এইরকমই আবু জাহাল আবু লাভ এরকম কুফরি অবস্থায় যারা মরেছে যে কোনো কাফের দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এখনো এলা মুদ্দা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের কবর আজাব চলতে থাকে সোম্মায়ান কেতো তারপরে বন্ধ হয়ে যায় ওহুয়া আজাব বাদের ওসাত মিরাল মোমিন মোমিন মুসলিম সমাজের যারা কিছু নাফার মাল্লক কিছু না ফারমান ইসলাম ভঙ্গ হয়নি শেহের নয় কবর মাজারে দা নয় বড় শির কুফরি করা নয় নাস্তিকতা নয় কি হয়েছে কিছু না হয়েছে কিছু গোনা হয়েছে যে কোনো ক্ষেত্রে হোক না কেন এদেরকে ফাইওয়াজ যাব বেহাসবে জুরমেহি যার যেমন অপরাধ ওই রকমই ওই অনুপাতে কি করা হবে আজাব শাস্তি হবে কবরে সোম্মাই ওখাফাফ আনো তারপর কবর আজাব একসময় হালকা হয়ে যাবে একসময় অকাদ ইয়ানকাতেও আনহল আজাব হয় হালকা হয়ে যাবে হালকা হালকা চলতে থাকবে আর না হলে এক সময় হবে যে একেবারে কবর আজাব স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন অনেকের হয়তো আজাব আরও কিছুদিন হইতো কিন্তু বন্ধ হয়ে গেছে কিছু মাধ্যম ওখানে হয়ে গেছে বন্ধ আর কি বেসভাবে দোয়াইন কেউ দোয়া করেছে ওর জন্য আউ্লাদিন সলহীন এ দো নেক সন্তান দোয়া করেছে কোনো আলেম পরেজগার দোয়া করেছে কোনো যে কোনো মমিন মুসলিম ভাইরা দোয়া করেছে খালে সন্তর থেকে দোয়া করেছে দোয়ার কারণে আউ সাদা খাতিন অথবা সাদকা খেরাত করা হয়েছে একজন লোক বড় বড় কাবিরা গোনা করে মারা গেছে কিন্তু ওর নামে একটা মসজিদ করে দেওয়া হয়েছে ওর নামে একটা মাদাসা করে দেওয়া হয়েছে ওর নামে মাসা একটা ইসলামিক লাইব্রেরি করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি সাদকা জারিয়া যেতে আছে ওর নামে কি করেছে আউ ইস্তেকফানি ওর জন্য কেউ ক্ষমা চাইছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার চাচাকে মাফ করে দাও আমার দাদি নানিকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও ইত্যাদি দোয়া করছে রব্বানা গফিল্লানা ওয়ালি খাওয়ানা আল্লাদিনা সাবাকুনা বিল ইমান ওয়ালা তাজালফি কলুবেনা গিল্লাল্লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম এই দোয়া যদি করেন তাহলে যত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এসেছে আমাদের আগে যারা চলে গেছে সবাই ওতে নেকি পাবে ওদের কবর আজাব হালকা হবে যারা যাদের আজাব হচ্ছে আর যাদের আজাব নাই তাদের মর্যাদা আপনার আমার দোয়ার কারণে কি হবে উঁচা হবে জি মর্যাদা উঁচা হবে এইরকমই যেসব রাস্তায় নেকি পৌঁছে যেমন হজ করা যেমন ওমরা করা এগুলি হচ্ছে ইসালে সব সত্যিকার অর্থে কিন্তু কোরআন খানি করে ভাগ করে না পাঁচ পারা পাঁচ পারা করে ভাগ করে হুজুররা হ্যাঁ ভাড়াইটা হুজুর সব কোরআন পড়ছে না না এই তো হবে না কোরআন দিয়ে নবী সাল্লাহাম বক্সান নিয়ে দৈহিক এবাদত দিয়ে নবী সাল্লাহাম হাদিয়া করেনি যে এই নাকিটা অমুককে হাদিয়া করে দাও সব রেসানি বা ইসালে সব বলে থাকে কুলখানি ফাতেহা খানি তারপর ভোজ করে গ্রামবাসীকে খাওয়াইয়ে দিলাম গরিব দুঃখী সুখী সবাইকে খাওয়াইলাম এইটা দিয়েও নাকি পৌঁছিবে না এগুলো বেদাতি তরিকা নবী সাল্লাহ ইসলামের আপনজনরা মারা গেছেন কারো জন্য এসব একবারও করেননি আর কোনো সাহাবিকও করতে বলেননি আর কেউ করতে করেছেন আর নবী সাহেব নীরব থেকেছেন এটাও নেই না কৌলি হাদিস বাচনিক হাদিস না ফেলি কর্মগত হাদিস না তাকরির মানে নবী সাহাশ্লামের অনুবাদন স্বীকৃতি যে সাহাবিরা ভোজ ভাজ করছেন খাওয়াচ্ছেন মৃত্যুর আর নবী সাহেব চুপ করে দেখছেন যে ঠিকই আছে আরে তিনের একটাও যদি হইতো যে নবীর জামানায় কেউ একজন করেছে এইরকম হ্যাঁ তাহলেও বলতেন যে চলো চলবে তো এই যে আমাদের দেশীয় ইসালে সব নেকি পৌঁছাবার রাস্তা এগুলো সবগুলি বেদাতি রাস্তা সুতরাং আমার একটা আলোচনা অনেক পুরাতন হলেও গুরুত্বপূর্ণ আলোচনা মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য মৃত ব্যক্তির জন্য করণে কি করবেন সন্ন্যতি তরিকায় ওইটাও জানতে পারবেন আর কোনগুলি করবেন না আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোকেরা করে সেগুলি হচ্ছে বেদাত সুতরাং সেগুলি করে আর গুনার বোঝা যারা করবে তাদেরও বাড়বে আর যে মাইয়াতের নামে করা হচ্ছে তারও গুনার বোঝা বাড়বে যদি সে ওসিয়ত করে গিয়ে থাকে অথবা সেগুলির ওপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার কোনাখানি কোরআনখানি করিও আমার বক্সায়ও আর আমার নামে ভাজ করিও আমার চল্লিশা করিও তো এই সেই করিও আর মাঝে মধ্যে খতমের জন্য হুজুররাকে বলিও আমার খতম করবে জি আর গ্রামে গ্রাম দেশে কিছু বিদাতি হুজুর আছে ঘুরে বেড়ায় যে আপনার বাপ মায়ের খতম করবেন যে আমার গ্রামে কিছু বিদ্যার্থীরা বাস করতো যখন গ্রামে ছিলাম তো এটাই বলে শেষ করি আজকের আলোচনা এক মোল্লা রমজান মাসে আসত বিদ্যার্থী মোল্লা মুন্সি আর কি মুন্সি বুঝেন মানে যারা মৌলবি হয়নি মাদাসা ফারি হয়নি এ মুন্সি আসতো আসার বাড়ি বাড়ি যেত আর মহিলাদের দিল তো আরও নরম পুরুষদের তো একটু দিলটা শক্ত মহিলাদের তো খুব নরম মহিলাদের কাছে যেতে বলতো তোমার বাবা মারা গেছে তোমার শ্বশুর মারা গেছে তোমার দাদা মারা গেছে তোমার দাদি মারা গেছে ওদের নামে এক কদম দিবে না বলছে হ্যাঁ দিব একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আর সবার কাছ থেকে খতমের এই একশো দুশো পাঁচশো করে গোটা গ্রামে হাজার হাজার টাকা কালেকশন করে নিয়ে চলে গেল এই কোরআন খতম করবে কি জানেন তরিকা ছোটকালে একজন হুজুর ছিল মৌলবী সাহেব ও সন্ধ্যাবেলা আসতো শেষ খতমটা করতে হ্যাঁ সারাদিন ওই স্কুলের মৌলী মাস্টার চাকরি করতো আর গ্রামের মোল্লা মুন্সিদেরকে লাগিয়ে দিয়েছে বুড়ো মুন্সিগুলি পড়তো আমি মাদ্রাসার ছাত্র মাঝে মাঝে যখন ছুটিতে গিয়ে বাড়িতে থাকতাম তখন আমাকেও ডেকে নিত কোরআন খানির মাসলাও তো জানা ছিল না তখন পহিলি দুশ্রী জামাতে একবারে প্রাথমিক পড়ি মিজান মুসাহেব এইসব পড়ি হয়তো বাইরে তো না পড়ি প্রাথমিক দিকে একবারে ডাকতো ডাকার পরে শুরু হলো কালেকশন কালেকশন আল্লাহর অস্তে তোমরা দান করো কি করো আল্লাহর রাস্তায় সব দান করার সময় যত লোক খেতে এসে কিছু তো দেবে কারণ আমাদের দেশের লোক খেতে আসলে তো হোটেল হোটেল বিল কিছু দিতে হবে বিয়ের বিয়ের দাওয়াত খেলেও দিতে হবে আর খাতনার বেদাতি দাওয়াত খেলেও কিছু পয়সা দিতে হবে হাদিয়া দিতে হবে আর এই কোরআন খানের দাওয়াত খেলেও কিছু দিতে হবে দিতে লাগলো পয়সা পয়সা যত কালেকশন হইলো তখন ওই বুড়ো মুন্সিগুলোকে দিত পনেরো টাকা না হয় বিশ টাকা কথা বোঝা গেছে আর আমাকে মনে হচ্ছে একবার দশ টাকা দিয়েছে ওই কালে কত উনিশশো ধরেন উনিশশো ছিয়াত্তর আঠাত্তর কত আগে উনিশশো ছিয়াত্তর আঠাত্তরে হ্যাঁ দশ টাকার অনেক দাম তখন জি হ্যাঁ দশ টাকা আর বাকি যা বাঁচলো পঞ্চাশ একশো দুশো যা বাঁচলো ওই বড় হুজুরে পকেটে ঢুকলো কোরআন খতমের তরিকা কি সবাইকে জিজ্ঞেস হতো পাঁচ ছজনকে তুমি কয় পারা পড়েছ বলছে আমি তিন পারা বলছি তুমি কত চার পারা বলছি যে পাঁচ পারা এই তো মেলাগুলো পাঁচ সব পাঁচ পারা ভাগ ছিল পাঁচ পাঁচ কে তিরিশ ছয় ছয় জনে পাঁচ পাড়া করে পড়ে ঠিক শেষ হতো শেষ তো হয়নি তো কি করতে হবে যে তিন কুল পড়ে না সবাই তিন কুল পড়ে না তুমি সুরা এখলাস তিনবার পড়ো তুমি সুরা এখলাস তিনবার পড়ো তুমি সুরা এখলাস তিনবার আর সুরা এখলাস তিনবার পড়লে কি হয়ে যায় এক খতমের সব হয়ে যায় কত বকসানো হয়ে গেল মাসা আল্লাহ তোমার জি এই হলো বেদাতি সমাজ আমাদের দেশে এসব বেদাত থেকে মুক্ত হয়ে আসেন আল্লাহর অস্তে আর যেগুলো বললাম যে স্থায়ী যেসব এবাদত বন্দীগীর কথা প্রমাণ আছে যে মাইয়েটার কাছে অন্য কিগুলো পৌঁছে যেমন দুয়া বললাম সাদকা বললাম সাদকা সাদকা জারিয়া যেই সাদকা দিয়ে অনেক দিন কি হইতে পারে এরকম সাদকা করেন আর তারপরে ওই গরিব মিসকিনকে খাওয়ানো এটা সাদকা নয় কারণ এটা বেদায়িত তরিকা নবী সালাম যেমন এটা হয়নি বরং হিন্দুরা খাওয়াই দাওয়াই হ্যাঁ এই মানুষকে মারা গেলে ওই দেখা দেখি প্রতিবেশীদের কাছ থেকে শেখা হয়েছে এটা আর এইরকমই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ওমরা করা হজ করা এ সমস্ত কিছু আল্লাহ রবুল্লাহ যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং কবরের জীবনকে আল্লাহ সুখময় করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন সাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن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 المؤمنين يرونه يوم القيامة عيانا بأبصارهم كما يرون الشمس صحوا ليس بها سحاب وكما يرون القمر ليلة البدر لا يضامون في رؤيته يرونه سبحان وهم في عرصات القيامة সোম্মাইয়ারাউনাহ বাদা দখলিল জান্না কামায়াশা উল্লাহ তালা মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের মধ্য থেকে যারা সৎকর্মশীল জান্নাতি তাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত দান করবেন জান্নাতে তা হচ্ছে তার দিদার বা তার সাক্ষাৎ বা দর্শন সালাত এবং সালাম নাজিল হুফেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি যিনি বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখো তা দেখতে গিয়ে কোনো কষ্ট হয় না কোনো ভিড় হয় না কোনো রকমের অস্পষ্টতা থাকে না ঠিক ওই রকমই প্রত্যেক মমিন মুসলিম জান্নাতি ব্যক্তি এই আল্লাহর বড় নিয়ামত যা জান্নাত চাইতেও বেশি সুখের বিষয় আনন্দদায়ক হবে এই যে আকিদা ওয়াসেতিয়ার মূল বিষয়বস্তু আসমা এবং সেফাত তৌহিদুল আসমা ও সেফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ এ সম্পর্কে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণের তো ভুল আছে আছে আলেম আলমা যারা বড় বড় আলেম যাদেরকে মনে করা হচ্ছে তাদের মারাত্মক ধরনের ভুল আছে তারা জানে না যে আল্লাহ কোথায় তারা জানে না যে আল্লাহ আছে কি নেই আর যেটা জানে সেটাই ভুল একবার একেবারে কোরআন সন্না বিরোধী তারা অস্বীকার করে যে যে আল্লাহর চক্ষু আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে সব অস্বীকার করে অথচ কোরআনে সব কথা বলা হয়েছে অথবা নবী করিম সাল্লাহ তো এইরকম মারাত্মক ধরনের ভুলগুলি রয়েছে সব কোনো মাসলা মাসাইলে ফেকের ভুল নয় যে আমি জোরে নাচতে রফায় দেন করবেন না করবেন না হাত কোথায় বাঁধবেন এগুলোতে ইমান যায় আসে না এগুলোতে সন্ন্যত কেউ সন্ন্যত করলো কেউ করলো না কিছু নেকির কম বেশি হইল যদি হটকারিতা না থাকে স্পষ্ট হওয়ার পরে তাহলে সেটা বড় বিষয় নয় কিন্তু এগুলি তো বড় বিষয় এই গুমরাহিগুলি আমাদের সমাজে আছে আলেম সমাজে যাদেরকে বড় বড় আল্লামা শেখুল হাদিস আর মহাদ্দেশ মনে করা হচ্ছে দেশের শীর্ষস্থানীয় আলেম মনে করা হচ্ছে সুতরাং সতর্ক সাবধান হন এবং জাতিকে সতর্ক সাবধান করেন এই আকিদার বিষয়ে আমাদের আসমা সেফাতে এইসব আল্লাহর তৌহিদ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেছে ইমানের যে ছয়টি রকুন আছে ইমানের ছয়টি রকুন মানে স্তম্ভ খুঁটি আছে তার প্রথমটি হচ্ছে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের তিনটি যে তৌহিদের দিক রয়েছে তৌহিদের রুবুবিয়াত উলুহিয়াত আসমা সেফাত আসমা সেফাতটা মূল বিষয়বস্তু এই কিতাবের আকিদা ওসিতিয়া এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনার পঁচিশতম পর্ব এর আগে অলরেডি চব্বিশটা আলোচনা হয়ে গেছে সেগুলিতে তহিদুল আসমা সেফাত সম্পর্কে আল্লাহর এই যে প্রথম রুকুন ইমানের সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে তারপর দ্বিতীয় রুকুন হচ্ছে বিল্লার পরে মালাইকাতি আল্লাহর মালাইকা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস সেটা নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে তারপরে কতবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান আসমানি কিতাব হ্যাঁ, ও রসলি রসুলগণের প্রতি ইমান তারপরে অলিউমিল আখের পরকালের প্রতি ইমান আর ভালো মন্দ তকদির প্রতি ইমান এখানে যে বিষয়টি সেটা হচ্ছে রুইয়াতুল্লাহ মানে আল্লাহর দর্শন বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দিদার দিদার শব্দটি ফার্সি হলেও আমাদের বাংলা ভাষীরা খুব বেশি বুঝে কারণ এটি ইসলামিক পরিভাষা হিসেবে ওইভাবে বুঝে যেমন সলা তালা নবীকে দুরুদ বলে সবাই বুঝে আর সলা কে নামাজ বলে সবাই বুঝে তাই না সেয়াম সম বুঝে না অধিকাংশ মুসলিমরাই ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু রোজা ঠিকই বুঝে ঠিক ওই রকমই দিদারটা সবাই বুঝে প্রায় মুসলিমরা এ আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে সাক্ষাৎ হবে মমিনদের সাথে আল্লাহকে দেখবে আল্লাহর দিদার বা দর্শন রুইয়াতুল্লাহ আরবিতে হচ্ছে এটি রুইয়াতুল্লাহ আল্লাহর রুইয়াত আল্লাহকে দেখবেন রা আয়ারা থেকে এই বিষয়টি এই ইমানেরই অন্তর্ভুক্ত কোন কোন বিষয়ের প্রতি ইমান অন্তর্ভুক্ত এই বিষয়টি বুঝবেন শেখ সোহাল ফৌজান হাফজাহুল্লাহ তালা এই কিতাবের আকিদা আল ওয়াসেথিয়ার ভাষ্যকার তিনি বলছেন অজুবুল ইমান বেরুয়াতিল মমিনী মমিনদের সাক্ষাৎ হবে বা মমিনরা আল্লাহকে দেখবে এর প্রতি ইমান নিয়ে আসা বিশ্বাস করা ফরজ রব্বাহম তাদের রবকে রবকে মমিনরা দেখবে কখন ইয়মাল কেয়ামত কেয়ামতের দিনে অমাওয়াদে আর রুইয়া এবং এখানে এটাও আলোচনা হবে যে কোন কোন জায়গায় দেখবে হ্যাঁ কত জায়গায় দেখবে শুধু জান্নাতে না জান্নাত ছাড়াও আর কোথাও আল্লাহকে দেখতে পাবে দেখতে পাবে তো কারা শুধু মমিনরা না কাফেররাও দেখবে কোনো জায়গায় মোনাফিকরা দেখবে কিনা একদল হচ্ছে মমিন আরেক দল হচ্ছে প্রকাশ্য কাফের আরেক দল হচ্ছে বাহ্যিক মমিন কিন্তু আসলে মোনাফেক সেজন্য তারা কাফের আসলে কাফের কারণ তারা মোনাফেক কপট মুখে বলে ইমান আর অন্তরে ইমান নেই তার তিন শ্রেণী মানুষ মমিন খালেস কাফের খালেস আর মুনাফেক কপট এই তিন শ্রেণীর মানুষ এই সবগুলি কথা ইনশা আল্লাহ তালা বিষয়ে আসবে বলছেন শেখুল ইসলামের তাইমা মিনাল ইমান এ বেহি ও মালাইকাতি হবে বলছেন আমি যে এর পূর্বে আলোচনা করেছি আল্লাহর প্রতি ইমানের কথা আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমানের কথা আল্লাহর মালায়ক ফেরিস্তাগণের প্রতি ইমানের কথা আর আল্লাহ রসুলগণের প্রতি ইমানের কথা কয়টি বিষয় হলো ইমান বিল্লাহ আর মালায়িকা কিতাব আর রসুল এই যে এই বিষয়গুলির প্রতি ইমানের কথা এগুলি হচ্ছে এই চারটি ইমানের ছয়টি রুকন রয়েছে তার অন্যতম এই চারটি রুকন এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ইমান ও বেআনাল মমিনেন নাহি অমাল কেয়ামা এই বিষয়টি বিশ্বাস করা যে মমিনরা মহান আল্লাহকে দেখবে কেয়ামতের দিনে আয়ান ব্যবসা রহিম সচক্ষে দেখবে সামনাসামনি দেখবে এবং নিজের অন্তর দিয়ে নয় নিজের এই দৃষ্টি দিয়ে নিজ চক্ষু দ্বারা দেখবে মানে যেটা সত্যিকার অর্থে দেখা জি হ্যাঁ অন্তর্দৃষ্টি দিয়ে নয় বরং এই দৃষ্টি দিয়ে আপনি আমি দেখব ইনশা আল্লাহ তালা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল দোষ দান করেন এবং মহান আল্লাহর এই রুইয়ার দিদার সাক্ষাৎ দান করেন তো মমিনরা আল্লাহকে কেমতের দিনে দেখবে এই আল্লাহকে দেখবে মমিনরা এটা কিসের অন্তর্ভুক্ত আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কারণ দেখার বিষয়টি কার আল্লাহকে দেখার বিষয়টি তারপর আল্লাহর কিতাবের প্রতি ইমান অন্তর্ভুক্ত কেন আল্লাহর কিতাবে এই কথা উল্লিখিত আছে কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলি নিয়ে আলোচনা এই কিতাবে হয়েছে অজু হইয়াউমাইদিন নাওদেরা এলা রব্বেহা নাওদেরা তারপরে লিল্লাজিন আহসানুল হোসেনা ওয়াজিয়া ওয়ালাদাইনা মজিদ এই তিনটি আয়াত প্রমাণ করে মজিদ আর জিয়াদা এগুলির অর্থ হচ্ছে হ্যাঁ অতিরিক্ত হ্যাঁ বোনাস ফাও মানে জান্নাত পাওয়ার পরে এটা হচ্ছে বোনাস আল্লাহর সাথে সাক্ষাৎটা আর নাজেরা কতক চেহারা সেই দিন মানে জান্নাতিদের চেহারা নাজেরা তরতাজা হবে সজীব হবে উজ্জ্বল হবে এলা রব্বেহা নাজেরা এবং রবের দিকে তারা দেখতে থাকবে হ্যাঁ নজর থেকে নাজেরা তো যেহেতু কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর মালাইকার প্রতি ইমান অন্তর্ভুক্ত কেন কারণ আল্লাহর মালাইকা এই কোরআন করিম নিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে এসেছেন রসুলগণের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হ্যাঁ এই আল্লাহর দিদারটি আল্লাহর সাক্ষাৎটি কেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কথাগুলি বলেছেন তার হাদিসে সুতরাং রসুলের প্রতি ইমান মানে রসুল্লাহ সাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে এটাও ইমান রাখতে হবে এই ইমানটা না থাকলে তাহলে রসুল সালাম প্রতি আপনার বিশ্বাস নেই এটা কি হয় যে আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না হতে পারে না তাই না তো এইভাবে যেন ইমানের এই চারটি যে রুকুন রয়েছে এর অন্তর্ভুক্ত হচ্ছে কিসের প্রতি ইমান যে রবকে মমিনরা কেমতের দিনে দেখবে কামাইয়া শামস যেমন দুনিয়াতে সূর্যকে দেখেন সাহুয়ান একবারে পরিষ্কার আকাশে লাইসা বিহা সাহাব যেখানে কোনো মেঘমালা নেই হ্যাঁ কোনো আবসা ভাব নেই অস্পষ্টতা নেই ও কামায়ারাউল কামার আর যেমন রাতে চন্দ্রকে দেখেন বিশেষ করে লাইল বাদর পূর্ণিমার রাতের চাঁদ পূর্ণ চাঁদ লায়োদা এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোনো রকমের কষ্ট হয় না আর কেউ কাউকে কষ্ট দেয় না একে অপরকে কষ্ট দেয় না না যে দেখতে কষ্ট হয় না দেখতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া হয় যেমন বড় কোনো অনুষ্ঠানে গেছেন বড় কোনো ব্যক্তিকে দেখবেন দেখতে গিয়ে ধাক্কা খেয়েছেন না কাউকে ধাক্কা দিয়েছেন একটা হাজার আসদের চুমা দিতে গিয়ে হয় ধাক্কা খাচ্ছেন না ধাক্কা দিচ্ছেন ঠিক না তো আল্লাহ রব্বুল আলমকে সারা বিশ্বের সমস্ত মানুষ আদাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ মমিন তারা কেয়ামতের দিনে দেখবে দেখতে গিয়ে না কষ্ট পাবে না কাউকে কষ্ট দিবে ইয়ারাউনাহ সুবাহান ওয়াহফি আরাসাতিল কেয়ামা কোনখানে দেখবে সেদিকে ইঙ্গিত করছেন আল্লাহকে সুবাহান আলোকে দেখবে মমিনরা কেয়ামতের মাঠে এক সোম্মা বাদাদ খুলিল জান্না আর তারপরে দেখবে জান্নাতে প্রবেশ করার পরে মাঝে মধ্যে আল্লাহ দেখা দিবেন আল্লাহকে দেখতে পাবে মাঝে মধ্যে কামায় আশা আল্লাহ তালা যেমন আল্লাহ চাইবেন যখন চাইবেন যেমন ভাবে চাইবেন এই ছিল আজকের আলোচনা শেখ সাল ফজান হাফজ আল্লাহ তালা এর ভাষ্যে বলছেন যে আল্লাহকে দেখাটি আল্লাহর প্রতি ইমানের আল্লাহর কিতাবের প্রতি ইমান রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত কেন আল্লাহ সুবহান আখবরা প্রথম কথা আল্লাহকে দেখার বিষয় দ্বিতীয় বিষয় আল্লাহকে যে আমরা দেখতে পাবো মমিনরা জান্নাতে বা কেমতে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন তো আল্লাহর কথা তো আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর কথা বিশ্বাস করতে হবে তার অন্তর্ভুক্ত কারণ আল্লাহ এই সংবাদ দিয়েছেন আমাদেরকে তার কিতাবে এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সংবাদটি দিয়েছেন যে তোমরা দেখবে তোমাদের রবকে সুতরাং রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হইল আর তারপরে কোরআনে করিমে এই খবর দেওয়া হয়েছে হ্যাঁ ওহি মারফত সুতরাং কোরআনে করিমে ইমান বিল অন্তর্ভুক্ত হলো এটা ফামাল্লাম ইউমেন বেহা যদি আল্লাহর সাথে সাক্ষাৎটাকে কেউ বিশ্বাস না করে তাহলে সে যেন আল্লাহকে মিথ্যা মনে করলো আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করলো আল্লাহ রসুলগণকে মিথ্যা মনে করলো ফাইনাল্লেজি জিউমেন বিল্লাহ ও কতুবে ও রসুলেহি কারণ যে আল্লাহর প্রতি বিশ্বাস করে কিতাবের প্রতি বিশ্বাস করে রসুলগণকে বিশ্বাস করে ইউমেন বেকুল্লম আখবর উভি যা সংবাদ আল্লাহ দিয়েছেন তা রসুল সাল্লাম দিয়েছেন বা রসুলগণ দিয়েছেন এবং যা কিতাব বলা আছে তা বিশ্বাস করবে তাহলে না বিশ্বাস হবে এই ছিল শেখ সালেউর ফৌজান আল্লাহর ব্যাখ্যা এই সম্পর্কে তারপরে বলছেন যে দেখার ক্ষেত্রে একটি ক্ষেত্রে উল্লেখ করেছেন ফি আরাসাতিল কেয়ামা কেয়ামতের খোলা ময়দানে মাঠে আরাসাত বহু বচন আরাসাত মানে প্রশস্ত ময়দান কে আরাসা বলা হয় মওয়াকিফুল হিসাব যেখানে হিসাব নিকাশ হবে আর এই দেখাটা কার জন্য বলছেন ওয়াহালি আখতাসুল ফিহাদাল মৌদে এই জায়গায় যে হাসর মাঠে দেখবে আল্লাহকে শুধু মোমেন মুসলিমরা দেখবে নাকি কাফের মোনাফেকও দেখবে বলছেন ফিল্মাস আল্লাহ সালাসাত আকওয়াল এই বিষয়টিতে তিনটি মত রয়েছে আলামা কেরামদের মানে এতে ইখতলাফ রয়েছে মত বিরোধ রয়েছে কিলা একটি মত হচ্ছে ইয়ারাহুফি আরাসাতিল কেয়ামতি আল মোমেনুন আল মোনাফিকুন আল কুফার তিন শ্রেণীর মানুষের কথা বললাম না তো কিয়ামতের মাঠে যে দেখাটি হবে আল্লাহর সাথে সেটা মমিনরাও দেখবে আর মোনাফিক যারা কপট অন্তর্বিশ্বাস ছিল না কিন্তু বাহ্যিক ইমানের দাবিদার ছিল নামাজ পড়তো ইত্যাদি বন্দী করতো দেখাইতো তারাও দেখবে আর কাফেররাও তিন শ্রেণীর মানুষই দেখবে কারণ সেখানে যেহেতু হিসাব নিকাশ হবে সবাই দেখবে এই দেখাটা তাহলে সকলের জন্য ওয়াকিলা দ্বিতীয় মত হচ্ছে ইয়ারাহুল মেনুন অল মোনাফেকন দুই শ্রেণীর মানুষ দেখবে মমিনরা দেখবে আর মোনাফেকরা দেখবে ফাকাদ্দুন আল কুফার কাফেরা দেখবে না তাদের যুক্তি হলো কোরআন কারিমে একটি আয়তে রয়েছে কাফেরদের কথা আলোচনা করার পরে আম্মা পারস্তুরে মুতাফিফিন একটি আয়াত কালেও না ইন্নাহম আর রব্বাহিম তারা এই কাফেররা তাদের রব থেকে ইয়মায়দিন সেই কিয়ামতের দিন এল্লা হ্যাঁ আড়ে থাকবে পর্দার আড়ালে থাকবে দেখতে পাবে না আর সৃষ্টি করে দেওয়া হবে তাহলে কাফেররা বঞ্চিত হইল তো বাকি থাকলো মুনাফেক আর মমিন এটা আর একটি মত তৃতীয় মত হচ্ছে ইয়ারাহুল মেন আফাকাত শুধু মমিন মুসলিমরা দেখবে শুধু মমিন মুসলিমরা দেখবে কারণ আল্লাহর দেখাটি সবচেয়ে বড় নিয়ামত কি করে কাফের নিয়ামত পাবে যেখানে জান্নাত পাবে না কি করে মোনাফেকে নিয়ামত পাবে যে মোনাফেক জাহান নামে নিম্ন স্তরে তাদের হ্যাঁ, বাসস্থান হবে ঠিকানা হবে আল্লাহ আলম বলে ছেড়ে দিয়েছেন শেখ সরুল ফৌজানা এটা তো ছিল কেয়ামতের মাঠের দেখার বিষয়টি সেখানে ইখতলাফ রয়েছে কিন্তু জান্নাতে দেখার বিষয়টি সেটা তো সকলে একমত যে একমাত্র সেখানে কে দেখবে মমিনা কারণ জান্নাতে কাফেরও যাবে না মুনাফেকও যাবে না একমাত্র ইন্নাহু লায়াদুল জান্নাতে ইল্লা নফসুল মুসলিম নবী করিমকে হাদিস রয়েছে জেনে রাখো যে জান্নাতে মুসলিম ছাড়া মমিন ছাড়া কেউ যাবে না কিন্তু মুসলিম আকিদাতে হইতে হবে এবাদতে হইতে হবে আখলাকে হইতে হবে মুসলিম মানে জাতিগত আজকের মুসলিম না যাদের আকিদাতে বড় শির্ক আছে যাদের আকিদায় বিধাত আছে যাদের এবাদত বন্দীগীর ফরজি গায়েব নামাজি নেই হ্যাঁ যাদের আখলাখ একেবারে নিচু শ্রেণীর আখলাখ হ্যাঁ নিকৃষ্ট ওদের জন্য না না না না ভালো করে মনে রাখবেন তো মমিন আসলে মমিন বা মুসলিম ওরাই যারা আল্লাহর সামনে আল্লাহর বিধানের সামনে আদেশ নিষেধ আত্মসমর্পণ করে যে আল্লাহ তুমি যা বলেছো আমি মানি তোমার রসুল সাল্লাম যা বলেছেন তা মানি হ্যাঁ আর যা কিছু বারণ করেছেন আপনি অথবা আপনার রসুল তা থেকে আমরা বেঁচে থাকি তারপরে এই রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়া যেমন রাস্তা আপনি ভালোভাবে চলার চেষ্টা করছেন কিন্তু হোঁচট খান না রাস্তায় গাড়ি চালাচ্ছেন কখনো কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না ঠিক ওই রকম মুসলিম জীবনটা ওই রকম আমার আপনার চেষ্টা হবে যে আমি ঠিকভাবে জান্নাতের পথে চলতে থাকবো কিন্তু কখনো হ্যাঁ শয়তানের কুমন্ত্রণায় কি আঘাত খেয়ে নিলেন হোঁচট খেয়ে নিলেন পদস্খলন ঘটলো গোনা হয়ে গেল তো আছাড় খেয়ে পড়ার পর কি পড়েই থেকে যান নাকি না উঠার তাড়াতাড়ি চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি উঠতে পারে তাড়াতাড়ি উঠার চেষ্টা করে ঠিক না একটা যদি সাথে সাথে উঠে যেতে পারে সাথে সাথে একটা লোক যদি দেখছেন না আমি পিচ্ছল খেয়ে পড়েছি বা পদস্খলন ঘটেছে কিন্তু আমি ফুল হ্যাঁ আছাড় খেয়ে পড়িনি আমি কিছুটা পড়েছি সাথে সাথে উঠার চেষ্টা করি তাই না কিন্তু যে ব্যক্তি উঠতে পারছে না যতক্ষণ লাগে তাকে উঠতে কেউ বেহস হয়ে গেলো তোকে সময় লাগলো ঠিক না কাউকে দশ মিনিট কাউকে আধা ঘন্টা কাউকে চব্বিশ ঘন্টা লাগতে পারে বেহসে পড়ে আছে উঠতে পারছে না তো কথা হচ্ছে যে এটা হচ্ছে তবা আসলে এটা হচ্ছে তবার একটা উদাহরণ দিলাম যে একজন মমিন যদি সত্যি আল্লাহর ভয় থাকে পরকালে চিন্তা থাকে তো তার দুনিয়াতে আছাড় খেয়ে পড়ার মতো আছাড় খেয়ে পড়ার পরে শখ করে কেউ পড়ে থাকে না তো যেই মূর্খ মুসলিমরা পাপ করতেই থাকে পাপ করতেই থাকে ওরা হচ্ছে কি আছাড় খেয়ে পড়ে গেছে আর পড়েই আছে ওই রকম বোকা লোক ওই রকম বোকা লোক তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় কিন্তু দিনের ক্ষেত্রে এদের সংখ্যা সবচেয়ে বেশি সারা জীবন চলছে গোনা চলছে তবা নেই সংশোধন নেই আল্লাহর দিকে ফিরে আসা নেই আক্ষেপ নেই যে হাই কি করলাম কোনো কিছু নেই দ্বিতীয় জায়গা যেখানে মমিনরা শুধু দেখবে সেটা হচ্ছে মাদা দখুল এহমিল জান্না জান্নাতে যাওয়ার পরে যেমন এর দলিল কোরআন করিমে রয়েছে উল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যায় হাদিসে রয়েছে এই ছিল আল্লাহকে দেখার বিষয়টি যা কোরআন করিম দ্বারা প্রমাণিত যে আয়াতগুলি দিকে ইঙ্গিত করলাম আর যা রসুল্লাহ অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবাই কারামদের এর ওপর ইজমা ছিল সালাফে সালহিনের আর এটা একমাত্র এনকার অস্বীকার করেছে বেদাতি হ্যাঁ মোতাজেলারা জি আহলে সোনাতল জামাতের কেউ এটা অস্বীকার করে নাই দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে যার সম্পর্ক হচ্ছে পরকালের সাথে শুধু বলছেন শেখ সাহুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা মায়াদ ফিল ইমান বিল আখির পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত অনেকগুলি বিষয় রয়েছে যা শুরু হয় মানুষের মৃত্যু থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মুমূর্ষ অবস্থা যখন অসৎ ব্যক্তি আজাবের ফেরিস্তা মালায়কাকে দেখে নেই আর সৎ ব্যক্তি রহমতের ফেরিস্তাদেরকে মালায়কাকে দেখে নেই মালাকুল মতকে দেখে নেই হুম সুসংবাদ দিতে এসছে তাকে আহ্লান আহ্লান করছে নেক মানুষকে হ্যাঁ আর যারা অসৎ মানুষ তাদেরকে শাসানি দিচ্ছে ধমক দিচ্ছে এবং এই হবি সাত্তা বেরিয়ে আস এসব করেছে ওই সময় থেকে ধরেন ওর শুরু কিন্তু এমত কি হয়েছে বা আখেরাত দুনিয়া আর আখেরাত জগৎ হচ্ছে কয়টি দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত আর আখেরাত যদি আখেরাত মানে ধরেন একবারে কিয়ামত থেকে যেদিন বিচার দিবস হাজির হবেন অমল কেয়ামা থেকে ধরেন তাহলে ওলামারা তখন তিনটি জগতের কথা বলেছেন যা অনেক ওলামারা আলোচনা করেছে এতেও শেখ সাল ফজন হাফিজ আল্লাহ তালাক যে বলেছেন একটা হচ্ছে দারুদ দুনিয়া দুনিয়া মানে হচ্ছে নিকৃষ্ট দুনিয়া পরকালের তুলনায় হচ্ছে নিকৃষ্ট যার ফলে দুনিয়াকে দুনিয়া বলা হয় আবার দুনিয়া মানে নিকটবর্তী এটা হচ্ছে আখেরাতের জগৎ পরকালের জগৎ আর একটা হচ্ছে ইহ জগৎ দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎটা আখরাতের জগতের চাইতে আমার আপনার কাছে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম আমাদের সামনে হচ্ছে এই পার্থিব জগৎ যেন এটা কাছে হওয়ার কারণে দুনিয়া দানা এদুনো মানে কাছে হওয়া আর ইউন মানে হচ্ছে নিকৃষ্ট হওয়া তো দুনিয়াকে দুনিয়া বলা হয় এই দুটি কারণে দুনিয়া হচ্ছে আখেরাতের তুলনায় নিকৃষ্ট জীবন এখানে যারাই বেশি এর মোহে পড়েছে যারাই বেশি এর আসক্ত হয়েছে যারাই এর পিছনে ছুটেছে তারাই সুখের জীবন হারিয়ে দিয়েছে জান্নাত হারিয়ে দিয়েছে জাহান্নামের ইন্ধন হয়েছে আর যারা এখান থেকে প্রয়োজনে যতটা নিলে কাজ চলে যায় সেটা হচ্ছে হালাল হালাল যতটা চলে আসছে ওইটাই নিলাম আমি একটা পয়সা হারাম নেব না তাদের সুখের জীবনটা ঠিক থাকবে আখের আর জান্নাতটা ঠিক থাকবে এজন্য দুনিয়াকে এই নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়া বলা হচ্ছে দুনিয়াই মানুষের আখেরাতকে ধ্বংস করেছে অধিকাংশ মানুষের দুনিয়াই মানুষকে ধ্বংস করেছে আখেরাতে জাহান নামে নিয়ে যাবে তো একটা হচ্ছে দারুল দুনিয়া আর হচ্ছে দারুল বারজাহ মাঝামাঝি আরেকটা হচ্ছে দারুল আখেরা আখেরাত যদি শুরু করেন বড় কিয়ামত থেকে তাহলে মাঝখানে এ বারজাহ মানে মরণের দিন থেকে শুরু করে কিয়ামতের জন্য পুনরুত্থান যেদিন অমল বাস যেদিন অময়া না চলে রব্বিল রব্বুল আলমিনের সামনে নিজ নিজ কবর ফেটে সবাই যে উঠবে এই সময়টার নাম হচ্ছে বারজাহ এটা কারোর জন্য লম্বা সময় যারা আগে মারা যত আগে মারা গেছে বা যাবে তাদের জন্য লম্বা সময় আর যারা একেবারে এই পৃথিবী ধ্বংসের শেষ সময়গুলিতে মারা যাবে তাদের সময়টা হচ্ছে সংকীর্ণ সময় তাই না যেদিন কিয়ামত হবে সেই দিন যারা ধ্বংস হবে তাদের দুনিয়া শেষ হলো আর পশ্চিম দিকে সূর্য উঠে গেছে কি হলো বারজাক সামান্য আর তারপরে হ্যাঁ ইয়া আল্লাহ আসো আল্লাহর সামনে হাজির হিসাব দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য তাহলে তাদের বারজাকটা হচ্ছে তত কি ছোট কিন্তু যারা এখন ইন্তেকাল করবে জানি না আর কতদিন কেমত আছে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর কম বেশি হইতে পারে আবার যারা এর আগে তো জানাই আছে নবী করিম সাল আমার চোদ্দশো বছর হয়ে গেছে তাই না আগের মধ্যের আরও বেশি সময় হয়ে গেছে এটা হচ্ছে তাদের বারজাখি জগৎ বারজাখি জগতেও সৎ লোকদের জন্য নিয়ামত রয়েছে আর অসৎ লোকদের জন্য আজাব রয়েছে এটাকে বারজাখি জগতে যেন বারজাখ মানে হচ্ছে প্রাচীর বারজাখ মানে হচ্ছে আর দুনিয়া আর ওই কিয়ামতে জান্নাতে যাওয়ার মাঝখানে এটা হচ্ছে শক্ত প্রাচীর এমন একটা প্রাচীর যে প্রাচীর টপকে দুনিয়াতে কেউ ফিরে আসতে পারেন সুতরাং যে ব্যক্তি মারা যায় যতই নেক লোক হোক দুনিয়াতে আসতে পারবে না আল্লাহর কাছে অনেকে দরখাস্ত করবে খারাপরা তো সবাই দরখাস্ত করবে যে রব্বের যেমন রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও সংশোধন করে আসবো কোরআন একাডেমি বিষয়টি বিভিন্ন ভাষায় কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে আর শহীদরাও আকাঙ্ক্ষা করবে আল্লাহ শহীদদেরকে বলবেন যে চাও তোমরা কি চাও তেমন মানে না তোমাদের আকাঙ্ক্ষা কি প্রকাশ করো আর কি চাইবো আল্লাহ যা দিয়েছ এ তো কল্পনা করতে পারিনি কাউকে দাওনি বিশ্বের আর কি চাই যে না তারপরে চাও কি চাইছো তখন শহীদরা বলবে যে আল্লাহ তুমি যখন বারবার চাইতে বলছো তাহলে একবার দুনিয়া ফিরিয়ে দাও যেমন শহীদ হয়েছি আর এত বড় মর্যাদা পেয়েছি আবার শহীদ হব তোমার রাস্তায় হ্যাঁ শহীদে আসবো তো আবার এর চাইতে ডবল মর্যাদা পাবো আরও মর্যাদা পাবো বারবার ফিরে যেতে চাই আবার শহীদ হতে চাই আবার ফিরে আসতে চাই আল্লাহ বলবেন যে এটা হবে না কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে যে অমি ওয়ারা আহিমবার যখন এলাইবাসন মানুষ মৃত্যুবরণ করার পরে কেমত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত এলাইমে ইউবা আসুন বাস পুনরুত্থানের দিবস পর্যন্ত কি তৈরি করে দেওয়া হয়েছে আর প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়েছে এ প্রাচীর টোপকে কেউ আসতে পারবে না সুতরাং এই যে পীরতন্ত্রের কিছু ভণ্ডামি কথাবার্তা আছে তাদের কিতাবে অমুক হুজুরে কেউলা তার কবর থেকে একেবারে হ্যাঁ জীবন্ত চলে আসলেন আর আসার পরে ঝগড়া মিটাচ্ছেন জি এদের কিতাব আছে বিবাদের মীমাংসা করছেন অথবা এসে উপদেশ দিচ্ছেন দেখা সাক্ষাৎ করছেন সালাম দোয়া করছেন সব মিথ্যা কথা এগুলো এদেরকে নিয়ে শয়তান খেলা করেছে কারণ যেই শয়তান তার সাথে ছিল মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন একটা জিন শয়তান নিযুক্ত করা হয় তার সাথে যাকে করিন বলা হয়েছে আর একটা ফেরিস্তা ফেরিস্তা যে কারিন সে সবসময় ভালো কাজের জন্য উৎসাহিত করে আর জিন শয়তান যে কারিন রয়েছে বেসাল কারিন কোরআন এই কারিনের কথা রয়েছে কালা কারিন হু রব্বানা মা আতগাই হু কালা কারিন হু আদাম আলাদি আছে না দুইবার করে সুরে কাফি কারিনের কথা রয়েছে কারিন মানে ঘনিষ্ঠ বন্ধু এই জিন শয়তান এ কিন্তু আমার যে কারিন আছে আমার ছোট থেকে আজ পর্যন্ত আমার চলা ফেরা কথা সব কিছুই জানে আমার মতো সব কিছু করতে পারবে আপনার মতো সব কিছু করতে পারবে প্রত্যেক মানুষের সাথে আছে কারণ চিন্তা করেন একজন লোকের সাথে দশ দিন থাকলে ওর উঠা বসা চাল চলন সব কিছু আমরা জেনে যাই তাই না ব্যবসা বাণিজ্য করলে বা রুমে কিছুদিন থাকলেই চেনা হয়ে যায় কেমন লোক সে ঠিক কিনা তো যেই জিন যেদিন ভূমিষ্ঠ হয়েছেন ওই দিন থেকে আপনার সাথে মৃত্যু পর্যন্ত আছে সে কি আপনাকে জানে না সবকিছু জানে আর জিনেরা তো রূপ চেহারা বদলাইতে পারে আপনার রূপ ধরে চলে এসছে রূপ ধরে চলে পীরের রূপ ধরে চলে এসছে মরিদানদের কাছে আর মরিদান ভক্তরা তোমার কাছে আমাদের পীরে কি বলেছে হাজির আর এদেরকে নিয়ে জিন শয়তান কি করছে খেলা করছে যে তোদের আকিদা বরবাদ করব। আল্লাহ কোরআনে বলছেন যে বারজাক আছে আর তোরা এসব আয়াত অস্বীকার করে কোরআন অস্বীকার করে বল যে তোদের পীরে কি বলা আর গস কতবরা হাজির হয়ে যায় মরার পরে এইভাবে মানুষকে হ্যাঁ গুমরাহ করা হয়েছে গুমরাহ করে থাকে শয়তানে আল্লাহ রব্বুল আলমিন এই ছাড়গুলি শয়তানকে দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য এতেও একটা রয়েছে বড় পরীক্ষা যে তুই কোরআন শূন্য বিশ্বাস করিস তোর আকিদা কোরআন শূন্য ভিত্তিক নাকি তোর আকিদা কোন শয়তান রূপ ধরে আসলে ওইটাই বিশ্বাস করলি তুই কোরআন কি বলছে এই মর্মে তুই দেখলি না বলুন আমার কথা বুঝতে পারছেন না পারছেন না একটা কথা কোরআনে বলা হচ্ছে একরকম যে মানুষ মারা গেলে এই উদাহরণটাই দিই আর কেউ ফিরে আসে না আর আপনার সামনে একটা লোক মরার পরে ফিরে চলে আসলো ধরেন আপনার বাপ বা আপনার অবস্থা খুব বুজুর্গ মানুষ ফিরে চলে আসলো এখন এই যে বাস্তবে যেটা দেখছেন ফিরে চলে আসলো এইটা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন কারণ বাস্তবে যেটা সেখানে শয়তান একমাত্র নবীর অসুল ছাড়া সবার রূপ ধরতে পারে বোঝা গেছে না জি কিন্তু নবীকে দেখেছেন কি আপনি তাও তো দেখেননি যে নবী সালামকে দেখে নিতেন যেমন সাহাবিরা দেখেছেন এই জন্য সাহাবিদেরকে শয়তান কোনোদিন ধোকা দিতে পারেনি নবী সাল বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকে দেখলো ফাইনাল শৈতান সালবি শয়তান আমার রূপ ধরতে পারে না এটা কে বুঝতে পারবে সাহাবিরা বুঝতে পারেন কারণ সাহাবিরা সবসময় দেখছে রসুল উল্লাহ সাল্লামকে আর তার রূপ চেহারা শয়তান ধরতে পারবে না ঠিক না কিন্তু অন্য রূপ ধরে মিথ্যা কথা তো বলতে পারে যুক্তি বুঝছেন কি না আপনার রূপ ধরে আসলো বা একটা সুন্দর মানুষের রূপ ধরে আসলো হ্যাঁ সুন্দর মানুষ আজকাল পৃথিবীতে অনেক সুন্দর মানুষ আছে বিভিন্ন দেশে সুন্দর একটা মানুষের রূপ ধরে আসলো আর একবারে ভালো লেবাস পোশাক নিয়ে আসলো এসে বলছে আমি রসুরুল্লাহ বলছি হ্যাঁ আমি শেষ রসুর তোমাকে নসিহত করতে এসছি এই স্বপ্নের পিছিয়ে একদল পড়ে গেল আর স্বপ্ন দেখা তদবিরে হ্যাঁ মেলা বেদাতি দুরুদ আবিষ্কার করে ফেললো এখন আপনি এই বেদাতি দুরুদের তদবির করে স্বপ্ন দেখার চেষ্টা করবেন নাকি এর দলিল করেন হাদিসে খুঁজবেন আপনার সামনে দুটো চয়েস দুটো অপশন আপনি যদি মনে করেন যে না যখন বুজরুগানের দিন লিখেছে যে এই এরকম এরকম দুরুদ পড়লে নবীকে স্বপ্ন যোগে দেখা যায় এটা হলো বুজরুগদের কথা আর কোরআন সন্নাতে এইরকম কথা আছে কিনা এটা আর একটা বিষয় এখন কোনটা করবেন আপনি আপনার হেদায়তের গ্যারেন্টি কিসে আছে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেল ঠিক না কখনো গুমরা হবে না যদি ধরে থাকো শক্ত করে সেটা কি কিতাবুল্লাহ সন্ন্যাতি তাই না তো কোরআন হাদিস খুঁজবেন না যে একটি হাদিস খুঁজে পেলাম না যে নবী সাল্লামকে স্বপ্ন জগত দেখলে তার ফজিলত আছে দেখ যে নবী সাল্লাম কেউ যদি স্বপ্নে দেখে তো সে জান্নাতি একটা হাদিস দেখান তো কেমন পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখার জন্য এই তদবিটা আছে একটা হাদিস দেখান তো দেখি দলিলের পরোয়া করলেন না যেখানে হেদায়তের নিশ্চয়তা আছে তারা তফিক আমরা এই দুটো বিষয় ছেড়ে যাচ্ছি ধরো মজবুত করে এলাম তা দলিল মাতামা সপ্তম বেহেমা বেপরোয়া আর আপনাদের এক শ্রেণীর বুজুর্গ যাদেরকে বুজুর্গ মনে করছেন দলিলবিহীন বুজুর্গ তাদেরকে আপনারা বুজুর্গ বানিয়েছেন আল্লাহ বুজুর্গ বানাইলে তো করোনা দিতে থাকতো যে তাদের কথার সমর্থন আছে দেখো তারা যা বলছে তা করেন হাদিস আছে তাহলে না বুঝলুক আল্লাহর কাছে বুঝেন না কথা আমার হ্যাঁ ভালো করে বুঝেন কথাটা আল্লাহর কাছে বুজুরুককে যাদের কথার দলিল করান হাদিস আছে আর যারা যারা বিনা দলিল কথা বলে ওরা আপনাদের কাছে বুজরুক হইতে পারে আল্লাহর কাছে হইবে না কখনো হবে না সেটা জি তো এখন আসেন মানুষের আখেরাত কোনখান থেকে শুরু হয় বললাম হ্যাঁ মানুষের মত থেকে আর মতের পরে তখন কবরের জীবন শুরু এই কবর সম্পর্কে একটা আলোচনা আছে এটা দিয়ে শেষ করে দেব বলছেন মায়া কোন ফিল কবরে কবরে যা কিছু হবে কালা রাহেমহল্লা শেখুল ইসলাম তাইম রাহেমাহুল্লাহ বলছেন অমিন আল ইমান বিল অমিল আখির আল ইমান বেকুল্লে আল ইমান বেকুল্লেমা আখবর বেহিন নবী সাল্লাহ আলী মিম্মা ইয়াকুন বাদ আল মতি পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত পরকালের প্রতি ইমান ইমানের যে ছয়টি রুকুন আছে খুঁটি আছে তার কয় নম্বর পাঁচ নম্বর পঞ্চম নম্বর ইমানের স্তম্ভ হচ্ছে আল ইমান বিল ইয়মিল আখের পরকালের প্রতি ইমান এই পরকালের প্রতি ইমান যে বিষয়টি আছে একটা বড় বিষয় বড় হেডলাইন এর আন্ডারে অনেক কিছু আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলির প্রতি ইমান নিয়ে আসা যা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যা জানিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম কি মিম্মা এখনো বাদাল মত যেসব বিষয়গুলি ঘটবে মৃত্যুর পরে যেসব ঘটবে ঘটবে কিসের পরে মৃত্যুর পরে মৃত্যুর পরে কি ঘটবে মানুষের এক তো মতের অবস্থা সেটা সংক্ষেপ করে দিয়েছেন এখানে বলছেন ফাইউ মেনো নবী ফেতনাতিল কবরে যখন কবরে রাখা হয় তখন কবরে পরীক্ষা হয় ওই যে নাকিরের জিজ্ঞাসা এটাকে ফেতনা বলা হয় ফেতনা মানে ইমতেহান আরবিতে ফেতনা মানেও পরীক্ষা ইমতেহান মনে পরীক্ষা আর ইখতেবার মনে পরীক্ষা এই তিনটি শব্দ রয়েছে আরবিতে পরীক্ষা তো বলছে ফাইউ মেনুনা তিল কাবরে আহলে সন্নতল জামাত বিশ্বাস করে কবরের পরীক্ষায় যে কবরে পরীক্ষা হবে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে সৎ অসৎ সবাইকে অবে আজাবিল কবরে ওয়া নাইমেহি এবং কবরে আজাব হয়ে থাকে অসৎ পাপীদেরকে ও নাইম এবং কবরের নিয়ামতও হয় সৎ লোকদের জন্য সবার জন্য আজাব নাই এই জন্য নবী করিম সাল্লাম হাদিস হয়েছে কবর হয় রাউদা তুমিন রিয়াজিল জান্না জান্নাতের একটি বাগান আর না হলে হোফরা তুমিন হোফারিন নার অথবা জাহান নামের গর্ত সময়ের একটি গর্ত কারোর জন্য কবরটি হচ্ছে জাহান নামের গর্ত আর কারো জন্য কবর হচ্ছে জান্নাতের বাগান বলছেন ফাম্মাল ফেতনা তো এই পরীক্ষাটা আবার কি ফেতনা মানে পরীক্ষা তো দুনিয়াতে যে বালা মুসিবতকে ফেতনা বলে ওটা কেন বলে কারণ এই বালা মুসিবতের মাধ্যমে মানুষের পরীক্ষা সে আল্লাহকে ধরছে না বিচলিত হয়ে যাচ্ছে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ না তকদির ভাগ্যের পর অসন্তুষ্ট হয়ে আত্মহত্যা করে নিচ্ছে না ইমান হারিয়ে দিচ্ছে আল্লাহ এত নামাজ পড়লাম এত দোয়া করলাম তারপর আমার বালা মুসিবতের শেষ নাই গেল পরীক্ষার ফেল আর মমিন ব্যক্তি যে পরীক্ষায় উত্তীর্ণ হবে যত বেশি পরীক্ষা পড়বে তত আল্লাহকে ধরবে অধৈর্য হবে না হ্যাঁ অধৈর্য হবে না আল্লাহর কাছে আরও বেশি আশ্রয় নেবে আরও আল্লাহমুখী হবে আরও আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য চেষ্টা করবে এবং সে নিজের সারা জীবনটা নিয়ে চিন্তা করবে স্টাডি করবে যে আমার কোনখানে ত্রুটি আছে কেন এইসব বিপদ আপদ আমার ত্রুটির কারণে নাকি ভালো মানুষেরও পরীক্ষা হয় মর্যাদা উঁচা করার জন্য এখন আপনি নিজের স্টাডি করবেন সারা জীবনটা আপনি হয়তো ছয় মাসে এক বছরের মধ্যে কোনো গোনা খুঁজে পাচ্ছেন না কিন্তু আজকের থেকে ৩০ বছর আগে গোনা করেছেন ও তো ভুলেই গেছেন আপনি কিন্তু তার পানিশমেন্ট এখন হচ্ছে কাফারার জন্য আল্লাহ আপনাকে কবরে আজাব দিতে চান না জাহান নামে আজাব দিতে চান না ওই সব বড় আজাব থেকে বাঁচাবার জন্য দুনিয়ার কিছু শাস্তি দিয়ে দিচ্ছে ফাইন্না নাসিউফ তানফি কবরহিম মানুষকে পরীক্ষা করা হবে তাদের কবরে ফাইকাল রজল মানুষকে বলা হবে মান রব্বকা তোমার প্রতিপালককে অমাদিনকা তোমার দিন কি ছিল অমান নাবিওকা তোমার নাবি কে ছিলেন ফাইসাবিতুল্লাহ্লিন আমন বিল কাউল ইসলামেদ ফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা অতফার আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন সুদৃঢ় রাখবেন বিল কাউল ইসাবেতে প্রতিষ্ঠিত বাণীর দ্বারা মানে লা ইলাহিল্লাহর দ্বারা যাদের লা ইলাহিল্লাহ ঠিক আছে মানে তৌহিদ ঠিক আছে তৌহিদের জায়গায় শির কুফরি নেফাক আসে নাই সন্দেহ আসে নাই বড় শির্ক ছোট শির্ক সমস্ত রকমের কুফুরি থেকে যারা বেঁচে থেকেছে এই লাহার ভিত্তিতে আল্লাহ রব কি করবেন সুদৃঢ় রাখবেন মমিনদেরকে ফিল হায়াতির দুনিয়া ইহ জগতেও যাদের তৌহিদ ঠিক আছে তারাকে গুমরা করার জন্য শয়তান অত সুযোগ পায় না যত সুযোগ শির্ক বেদাতকারীকে গুমরা করার জন্য পায় শির্ক বেদাত কারীর ইমান সহজে কেড়ে নিতে পারে সহজে কেড়ে নিতে পারে কিন্তু একজন তৌহিদবাদীর ইমান কেড়ে নেওয়া অত সহজ নয় শয়তান তখন অন্য অন্য গুণা করিয়ে জাহান্নামে নিয়ে যেতে কিছুদিন তো ওকে জাহান্নামে ঢোকায় কারণ শির্ক তো করেনি কুফরি করেনি সুতরাং চিরকালে জাহান্নামি তো বানাইতে পারছেন না ঠিক কিনা তো কিছুদিনের জাহান্নামি বানাবার জন্য সহি আকিদার লোকদেরকে গুমরা করার চেষ্টা করে সুতরাং ওদের মধ্যে তখন ফাটল শত্রুতা বিদ্বেষ হিংসা হ্যাঁ কলহ আর এইরকম মারামারি আর ঝগড়া বিবাদ ইত্যাদি এইসব দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেলাগুলি এরকম বিষয় রয়েছে আর যাদের সিরকি বেদাতি আঁকি দেয় ওরাকে ঝগড়া বিবাদে ফেলার দরকারটা কি সারা রাত যুদ্ধ পড়ছে একবার ওরসে নিয়ে একটা সেজদা করিয়ে দিলি হইল মাজার সারা জীবন সমস্ত আমল ধ্বংস করিয়ে দিল শয়তান আর চিরকালের জন্য জাহান্নামের সাথে নিয়ে চলে গেল ঝামেলা শেষ একটা খাসি একটা মুরুগ নিয়ে গিয়ে মজারে জবাই করে দিলি হয় তাই না বাড়ি বন্ধ করার জন্য বাড়ি বন্ধ করার জন্য সরিষা ছিটাইলো সিরি কুফুরি মন্ত্রতন্ত্র উপরে করেন এগুলো হ্যাঁ গাড়িতে বাড়িতে সব জায়গায় তাবিজ ঝুলছে জি হ্যাঁ কাউকে বান মেরেলো কবিরাজি করছে দোয়া তাবিজের নাম দিয়ে সিরকি কালাম লিখে হ্যাঁ এইসব আকিদা রাখে যে এসব উপকার করে অথচ সে শিরিক করলো এই দিয়ে ইমান কেড়ে নিচ্ছে সুতরাং এদের দ্বারা অন্য অন্য পাপ করাবো দরকার নেই ওদের মধ্যে এগুলো পাপ আছে কিন্তু এগুলো না থাকলেও তাদেরকে চিরকালের নামে নিয়ে যাওয়ার জন্য বা দীর্ঘকাল নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ সহজ শয়তানের জন্য শয়তানের জন্য সহজ তৌহিদবাদী মানুষকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন সুতরাং সেখানে শয়তান সহজে সুযোগ পায় না যদি সুযোগ না দেন এই সামান্য কিছু দিকগুলি রয়েছে আখলাখ চরিত্রের দিক আপনার আকিদা ঠিক আপনার এবাদতো ঠিক আপনার সহি শুদ্ধ নামাজ বেদাতি নামাজও পড়েন না মাসা আল্লাহ এবাদবন্দি সবকিছু ঠিক আছে তো চরিত্রটা একটু ভালো করেন মতো সহি আকিদের ভাই ভাইদের আকিদাও ঠিক আছে সন্নাও ঠিক আছে তহিদ ঠিক আছে সন্না ঠিক আছে শির্ক বেদাত মুক্ত যদি আখলাখ চরিত্রটা ঠিক হয়ে যায় ব্যবহার চরিত্র আর অন্তর উদরতা চলে আসে আর ধৈর্যশীল হয়ে যায় আর এই যে পার্থিব আজকাল ফেতনাগুলি রয়েছে ইন্টারনেটের ফেতনা বিভিন্ন চোখের পাপ আর বিভিন্ন এই যে মোবাইলের পাপ এগুলো তো যদি বাঁচতে পারে তাহলে তো খুব সহজ খুব সহজ কিন্তু এইসব পাপ দিয়ে সই আকিদার অনেক লোককে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান লেগে আছে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন বিল কৌলি সাবেত মানে লাহার ভিত্তিতে যার তৌহিদ ঠিক আছে দুনিয়াতেও ইমানের ওপর রাখবেন অফিল আখের এবং পরকালে প্রতিষ্ঠিত রাখবেন পদস্কলন ঘটবে না জাহান নামে পড়বে না আর কবরে আজাব হবে না কবর আজাব সম্পর্কে আয়াতটি নাজল হয়েছে এই আয়াতটি আয়াতের অংশ এটি এই ওলামারা বলছে মুফাসরিনগণ এই আয়াতটি কবরের আজাব এবং নিয়ামত সম্পর্কে সুরায় ইব্রাহিমে আয়াতটি রয়েছে মমিনদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন আর আখেরাতে মানে ওই যে কবরের জীবন থেকে শুরু হলো কবরেও যখন মানরাব্য কামাদিন কামান্নাবি কাশি জিজ্ঞাসা হবে তখন সেখানেও প্রতিষ্ঠিত থাকবে নড়বড়া হবে না হ্যাঁ হতবম্ব হবে না ঠিকভাবে জবাব দিতে পারবে ওই অদুল্লাহ জালেমিন আর জালেমদেরকে আল্লাহ বহিকে দিবেন প্রথম রুষ্ট করে দিবেন হ্যাঁ দিশেহারা করে দিবেন সুতরাং মনকে না কেড়ে জবাবও দিতে পারবে না আর আখেরাতে জান্নাতের রাস্তা হারিয়ে দেবে কারণ দুনিয়াতে যেহেতু রাস্তা হারিয়েছে সুতরাং সেখানেও জান্নাতের রাস্তা পাবে না ওই অদুল্লাহ জালেমিন আফারুল্লাহ মায়াশা মমিনরা জবাবে বলবে মনকান্নাকির রব্বি আল্লাহ যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বকা তখন কি জবাব দেবে রব্বি আল্লাহ দুনিয়া মুখস্থ করেও কাজ হবে না যদি আকিদ আমল ঠিক না থাকে আর আরবি যদি নাও জানেন মুখস্থ করাও লাগবে না যদি আপনার আকিদা আমল আখলাক যদি ঠিক থাকে আপনার ফারাইজ যদি ঠিক থাকে বল ইসলাম ও দিনী বা দিন ইল ইসলাম আর দিন কি ইসলাম ও মোহাম্মদ নবী আমার নবী কি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ও আম্মাল মুরতাল সন্দিহান ব্যক্তি মোনাফিক সন্দিহান যে মোনাফেক যার সন্দেহ ছিল তারই যদি এই দুর্দশা হয় তাহলে কাফের যে প্রকাশ্য অস্বীকার করেছে তার অবস্থা একই অবস্থা হবে আরো খারাপ অবস্থা বলছেন আম্মাল মোরতাও সন্দেহান ব্যক্তি ফাইয়াকুল যখন তাকে জিজ্ঞেস করবে ফেরেস্তা মান রব্বকা বলবে হা হা লা আদ্রি হাই হাই আমি জানি না কিছু তবে সামিউতুন নাস ইয়াকুলুনা শাইয়ান আমি লোকজনকে আশেপাশের আমাদের গ্রামে মুসলিমরা ছিল আর সাথী বন্ধুরা ছিল তারা বলতো এরকম নাকি যে আল্লাহ আছে পরকাল আছে আর আমাদের রব আল্লাহ নবী মোহাম্মদ দিন ইসলাম এসব কথা শুনতাম ফাকুলতু আমিও দেখা দেখি বলেছি কারণ মোনাফিক যেহেতু সেও যেহেতু সাক্ষী দিয়েছে যদিও মিথ্যা সাক্ষী অন্তর থেকে দেয়নি কিন্তু লোকজনে দেখা দেখি বলেছি কথা বলবে ফাইউদ রাবো বে মির্জাবাতি মিন হাদিদ তখন এইরকম মোনাফেক কি আর কাফের কে সংক্ষেপ করে দিয়েছেন এখানে দুই দলকে একসাথে করে কি করা হবে লোহার হাতুড়া দিয়ে ঠোকাই করা হবে মায়ের দেওয়া হবে এমন বিকট চিৎকার করবে ইয়াসমহাকুল্লু সেই প্রত্যেক বস্তু প্রত্যেক জীবজন্তু শুনতে পাবে কীট পতঙ্গ পশু পাখি সবকিছু শুনবে ইল্লাল ইনসান একমাত্র মানুষ শুনবে না যে হয়েছে রয়েছে ইল্লা সাকালেন মানুষ আর জিন শুনবে না কারণ মানুষ এবং জিনকে আল্লাহ তার এবাদবন্দির জন্য সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনের জন্যই জান্নাত এবং জাহান্নাম রয়েছে তাদের মধ্যে মমিন যারা তাদের জন্য জান্না রয়েছে আর যারা জিন ইনসানের মধ্যেকার কাফের মুনাফেক তাদের জন্য কি রয়েছে জাহান্নামে শাস্তি রয়েছে এই দুটি জাতি একমাত্র শুনবে না ওয়ালা ওসামি আহল ইনসান মানুষ যদি শুনে নিত একবার কবরে যে আজাব হচ্ছে এইসব অবস্থা লা সোয়েকা তাহলে বেহুশ হয়ে যেত সাথে সাথে মারা যেত সুম্মা বাদা হাজহিল ফিতনা এই পরীক্ষার পরে কি হবে কবরে ইম্মা নাইমুন হয় কবরে নিয়ামত আর নিয়ামত জান্নাতের বাগান ওইম্মা আজাবুন অথবা আজাব আর আজাব শাস্তি আর শাস্তি যতদিন তার পানিশমেন্ট শেষ হয়নি যতদিন তার পাপের মোচন হয়নি কাফার হয়নি অনেকে আছে তার পাপ শেষ হয়ে গেছে ছয় মাস কবর আজাব তিন মাস এক বছর ছয় বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর হয়ে স্টপ হয়ে গেছে স্টপ হয়ে যাবে যখন গোনা শেষ তখন শেষ আর যার গোনা আর গোনা মানে কুফুর ইমান ভঙ্গ করে মারা গেছে বড় সিরকের অবস্থায় মারা গেছে এমন এমন কাবিরা গোনা হাজার হাজার লাখ লাখ বছরে তার কবর আজাব মাফ হয় না তো চলতি আছে তাদের বিশেষ করে যারা কাফের মুশিক তাদের কখনো আজাবে বিরাম নেই আজাব বন্ধ হবে না একবারে কেমত পর্যন্ত কবর আজাবও চলতে থাকবে আবার তারপরে জাহান্নামের আজাবও রয়েছে এইরকমই বেনামাজিরা সঠিক মতে সাহবা ইকরামদের এজমা ছিল এবং কোরআন সন্ন্যার দলিল এসে এই ক্ষেত্রে শক্তিশালী যে এবং গবেষক আলমাদের এটি মত যে আসলে মুসলিম থাকে না সুতরাং বেনামাজিকে একটু চিন্তা করা উচিত কারণ মুসলিম সমাজের বেনামাজিরা মনে করে আমরা তো মুসলিম আমাদের কি কবর আজাব হইল কতদিন আর হবে তারপরে একদিন জান্নাত পাবো বলে না এই আশা করে থাকিয়েন না এই আশাই যদি করতে হয় তো নামাজ ছাড়িয়েন না শির্ক মুক্ত হন আর নামাজ ছাড়িয়েন না নামাজ অবহেলা অলসতা করে ছাড়া অস্বীকার করে নাই অবহেলা অলসতা করে ছাড়া আর শির বড় শিরকের গুণা সমান আল্লাহ শেখ হুসাইম রহমতুল্লাহ আলী বলছেন মা দোনা যা লেখানা সমান দুটো গুণা সমান সুতরাং যেই ব্যক্তি তৌহিদের সাথে তো সলাদ পড়ে গেছে কোনো এক সময় আজাব হইলেও বন্ধ হয়ে যাবে কিন্তু যার তৌহিদ নেই অথবা নামাজে ঘাটতি ছিল তার আজাব বন্ধ হবে না আর শেষ অবস্থায় বেনামাজি মারা গেছে ধরেন প্রথম দিকে ঘাটতি ছিল তবা করে নিচ্ছে তবু একটা ভালো একটা হ্যাঁ, লক্ষণ আছে যে খালি সন্তোষে তবা করেছে আল্লাহ ফরহিম আল্লাহ মাফ করে দিতে পারে সুতরাং যাদের নামাজে ঘাটতি আছে এখনো ফজর পড়েন না তবা করেন আল্লাহর হস্তে আল্লাহ যেন আমাদের সকলকে তবা করা তৌফিক দান করে কবরের আজাব কবর আজাব আহলে সন্তাল জামাত সকলে বিশ্বাস করে হানাফি সাফে মালিক আহমেলি হাদিস মহাদিস ফোকাহা সবাই এতে বিশ্বাসী একমাত্র জেলা যে ফিরকাটি গোমরা ফিরকা রয়েছে একটি এক যুগে এদের বড়ই শান শোকাত ছিল দবদবা ছিল কারণ এদের সাথে শাসক গোষ্ঠী আব্বাসীয়রা কয়েকজন রাজা শাসক গোমরা হয়ে গেছিল এমাম আহমদ রাহিমাহল্লার যুগে আর সেই সময়টা আগে পরে এ শাসকদের সমর্থন পাওয়াই সেই যুগের বিদাতি মোতাজেলা আলমারা খুব বাড়াবাড়ি করেছিল আহলে সোনাতুল আলমাদের ওপর এদের আকিদা হচ্ছে যে কবরে আজাব হবে না আর তাদের গুমরাহি কেন এটা কারণ তারা দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে আর কেমত পর্যন্ত যারাই নিজের ব্রেন বুদ্ধিকে যুক্তিকে কোরআন এবং সন্ন্যার প্রাধান্য দেবে দিনের ক্ষেত্রে সে অবশ্যই গুমরা হবে কারণ কোরআন সন্না হচ্ছে ওহি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের কথা অনেক বিষয় রয়েছে যেগুলি যুক্তি দিয়ে উপলব্ধি করা সম্ভব নয় কারণ আমাদের ব্রেন বুদ্ধি হচ্ছে অত্যন্ত সীমিত আমাদের জ্ঞান হচ্ছে ওমা উতি তুমিনাল এলমিল্লা কালিলা অল্প সুতরাং অল্প জ্ঞান দিয়ে অনেক কিছু জানবেন অসাধারণ এটা অসম্ভব সুতরাং যারাই সহি সালামত থেকেছে ইমান আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারা আগে রেখেছে দলিলকে আর তারপরে যুক্তি দিয়ে যতটা পেরেছে বুঝেছে আর যেখানে দেখছে যে এখানে যুক্তি ফেল যুক্তির কোনো মূল্য নেই কারণ যুক্তি মানুষের ভুল করতে পারে কিন্তু ওহির দলিল কখনো ভুল নয় কারণ আল্লাহর কথা অথবা তার প্রিয় নবী সাল্লা ইসলামের কথা সাদা আল্লাহ রাসুল বলছেন যে তাদের সংশয় হচ্ছে যে আন্নাহম কোন হোক কবরে আজাব তো আমরা যে উপলব্ধি করি না দেখি না তো কোথায় আজাব যদি একটা লাশকে ফেলে রেখে দিই চোখের সামনে তো দেখি না তো কবর যদি খরণ করে দেখি তাও তো দেখতে পাবো না না দেখলে বিশ্বাস করবেন না তো না দেখে না দেখে আমরা তো অনেক কিছু বিশ্বাস করছি আজকাল কাফেরাও না দেখে মেলা কিছু বিশ্বাস করছে করে না সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে না দেখে সব কিছু বিশ্বাস করছেন আপনারা কি দেখছেন আপনারা এই মোবাইলটি নিয়ে ভালো করে চিন্তা করে দেখেন তো বিশ্বাস করছেন না করছেন না না দেখে বিশ্বাস করছেন বিদ্যুৎ না দেখে বিশ্বাস করছেন তাপমাত্রা হ্যাঁ ঠান্ডা কত ঠান্ডা এখন চলছে শীত কত কত ডিগ্রি সব বিশ্বাস করছেন বাতাসের বেগ না দেখে আনসিন সব দেখি না কিন্তু বিশ্বাস করি অদৃশ্য দুনিয়ার ক্ষেত্রে অদৃশ্য লক্ষ লক্ষ বিশ্বাস করি ইমানের ক্ষেত্রে প্রথম শর্ত আল্লাহ লাগিয়েছেন সুরে বাকারাতে আল্লাজিনা ইউ যারা না দেখে বিশ্বাস করে আমরা কোনো কিছু যদি দেখতে না পাই বা উপলব্ধি না করি তার মানে এই না যে সেটা বাস্তবে নেই বরং সেটা আমাদের ত্রুটি তাই বলছেন শেখ সালফান ফাকিন আসিয়া কত শত বস্তু রয়েছে লা নারাহা যেগুলি আমরা দেখি না ওয়াহিয়া মৌজুদ আর সেটা আছে সেটা আছে এই যে আজকাল বলা হচ্ছে ভাইরাস ভাইরাস তার ব্যাকটেরিয়া বলছেন এগুলো কথা এটা সাধারণ লোক বলছে আরে খাবার খুলে রেখে দিস না তারপরে খাবার এরকম বাসি করে রেখে দিয়ে ব্যাকটেরিয়া হয়ে গেছে হ্যাঁ এতে জীবাণু হয়ে গেছে ইত্যাদি জীবাণু এসব বলছে না কি দেখছেন কিচ্ছু দেখেন না কিন্তু যখন ওইরকম মাইক্রোস্কোপ লাগাবেন তখন অনেক কিছু দেখতে পাবেন যন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু না দেখে বিশ্বাস করছি আমরা জি এইরকমই হচ্ছে বলছে অমিন জালেক আজাবুল খবর মেহি এইরকম কবর আজাব আর নিয়ামত দেখি না কিন্তু আল্লাহ যদি ওই যন্ত্রটা আমাদেরকে দিয়ে দেন কবরের আজাব এবং নিয়ামত দেখার যন্ত্র একটা আছে সেই যন্ত্র যদি আল্লাহ লাগিয়ে দেন আমাদের জন্য আমরা দেখতে পাবো কারণ মানুষ আর জিন দেখতে পাবেন অন্য জীবজন্তু কি করে দেখতে পাচ্ছে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন তার মানে ওদের কাছে ওই যন্ত্রের ওই মানে ওই ক্ষমতা দিয়েছেন তো ওই রকমই যদি আল্লাহ তৌফিক দিয়ে দেন শক্তি দেন তো দেখতে পারবো কিন্তু আমরা দেখে যেহেতু বরদাস্ত করতে পারবো না এবং আমরা দেখলে আর একটা যুক্তি রয়েছে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের পরীক্ষার বিষয় থাকবে না সবাই তো পাশ করে নেবে যদি আপনি পেপার আউট করে দেন প্রশ্নের তাহলে আবার কিসের পরীক্ষা থাকলো সবাইকে তো দেখাই দিলাম তাই না তো কবর আজাবি যদি দেখিয়ে দেওয়া হয় ধর কে বেনামজি থাকবে কে বেদিন থাকবে কে কাফের থাকবে তাই না কে পাপ করবে আর কে জাহান্নামে যাবে সব তো জান্নাতের রাস্তা ধরে নেবে তাহলে ভালো মন্দের পার্থক্য কি করে হবে একজন স্বেচ্ছায় খুশির সাথে জান্নাতের রাস্তা দৌড় দিলাম একজন কবর আজাদ দেখে ভয়ে তো কোনো পার্থক্য থাকলো না তুমি থাকলো না বলছেন যে আল্লাহ রব্বুল আলমী চোখের আড়ালে এইসব বস্তু রেখেছেন কারণ লিয়াতামাইয়াজাল্লাদিনা ইউমেনুনা বিল গাইবে মিন গাইরিহিম যাতে করে কে না দেখে বিশ্বাস করছে আর কে না দেখে বিশ্বাস করছে না ও অমরুল আখেরাতে কাসবে অমরের দুনিয়া আখেরাতের পরকালের বিষয়গুলি দুনিয়া দিয়ে বোঝা যাবে না দুনিয়া যেভাবে আমরা উপলব্ধি করছি আখেরা তো ওইভাবে উপলব্ধি করার চেষ্টা করবো না অসম্ভব কথা অসম্ভব কথা সেটা সম্ভব নয় শেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে কবরের আজাব হচ্ছে দুই রকম একটু আগে কিন্তু ইঙ্গিত করেছি একটা হচ্ছে আজাবে দায়েম আর একটা হচ্ছে আজাব গের দায়েম একটা হচ্ছে স্থায়ী আজাব একটা অস্থায়ী আজাব স্থায়ী আজাব কি ওহ আজাবুল কাফের কাফের মুশরেক মুনাফিক আকিদার যারা মুনাফিক যারা ইমান ইসলাম ভঙ্গ মুসলিম সমাজের কিন্তু ইমান ইসলাম পুরো ভঙ্গ করে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে মারা গেছে আমার কাছে আপনার কাছে মুরতাদের ফতোয়ার দরকার নেই আল্লাহর কাছে যদি মুরতাদ হয়ে যায় সারা দুনিয়া যদি বলে অলি উল্লাহ তারপরও সে মুরতাদ কথা বোঝা গেছে সুতরাং মানুষকে কি ফতোয়া দিচ্ছে ওইটা দেখার বিষয় নাই মানুষ অনেক বড় বড় সিরকি আকিদের লোকে উল্লাহ বলছে হ্যাঁ বড় বড় ধরেন মোনাফিককে ধরেন মুসলিম বলছে আর তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো আর মুসলিম না জি হ্যাঁ আবার অনেক আল্লাহর সত্যিকার বন্ধু অলি আল্লাহর দিনের সত্যিকার খাদেম তৌহিদ এবং সন্ন্যার খাদেম হ্যাঁ কোরআন সন্ন্যার কে ইসলামের দুশ্মন আর ইয়াহুদের দালাল আর তারপরে কত কি নাম দিচ্ছে হ্যাঁ আর কাফের বলে ফতোয়াবাজি করছে বিদ্যার্থীরা তো মানুষের বলাতে কিছু হবে কি সারা দুনিয়া যদি আপনাকে কাফের বলে আর আল্লাহর কাছে কাফের না হন তো কোনো যায় আসে না আর সারা দুনিয়া যদি আপনাকে পাক্কা মুসলিম কেন অলি উল্লাহ মুসলিম যদি বলে আর যদি আল্লাহ বলেন যে না এই তো মুসলিম থাকেন এই তো কাফের ওই মুশিক হয়ে মারা গেছে তাহলে কোনো কাজে আসবে না সারা দুনিয়ার লোকের ফতুয়া কোনো কাজে আসবে না জি তো যারা কাফের হয়ে মারা যাবে মুশিক হয়ে মারা যাবে তাদের আজাব হচ্ছে আজাবন এম মহান আল্লাহ ইরশাদ করছেন আন্না রয়ু রাজুন আলিয়া গদু ও আশে ওয়ামাতা আসাদ আজাব সুরে গাফের ছিচল্লিশ নম্বর আয়াত এছাড়া কোরআন এখানে অনেকগুলি আয়াত রয়েছে এই আয়াতে কি রয়েছে ফেরাউন এবং ফেরাউনে যারা অনসারী ভক্ত বল ছিল তাদের সঙ্গে আল্লাহ বলছেন যে সকাল বিকেল সকাল সন্ধ্যায় এই ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা ফেরাউনের ভক্ত অনুসারী তাদেরকে জাহান নামে পেশ করা হচ্ছে মানে জাহান নামে জ্বালানো হচ্ছে সকাল বিকাল বলে মানে চব্বিশ ঘন্টাকে বোঝানো হয়েছে আদখেলু আল্লাহ ফিরাউন আসাদ্দাল আজাব আর আল্লাহ বলতে থাকেন যে এই ফেরিস্তাদেরকে যে এই ফিরাউনের অনসাদীদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে রাখো চিরকাল এটা চলতে চলতেছে তাদের ক্ষেত্রে এইরকমই আবু জাহাল আবু লাভ এরকম কুফুরি অবস্থায় যারা মরেছে যে কোনো কাফের দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এখনো এলা মুদ্দা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের কবর আজাব চলতে থাকে সোম্মায়ান কেতো তারপরে বন্ধ হয়ে যায় অহুয়া আজাব বাজের ওসাত মিরাল মমিনী মমিন মুসলিম সমাজের যারা কিছু নাফার মানল কিছু না ফার্মানি ইসলাম ভঙ্গ হয়নি সেহের নয় কবর মাজারে সেজদা নয় বড় শির কুফরি করা নয় নাস্তিকতা নয় কি হয়েছে কিছু না ফারমিনি হয়েছে কিছু গোনা হয়েছে যে কোনো ক্ষেত্রে হোক না কেন এদেরকে ফাইওয়াজ যাব বেহাসবে জুরমেহি যার যেমন অপরাধ ওই রকমই ওই অনুপাতে কি করা হবে আজাব শাস্তি হবে কবরে খাফ ফাফ আনো তারপরে কবর আজাব একসময় হালকা হয়ে যাবে একসময় অকাদ ইয়ানকাতেও আনহল আজাব হয় হালকা হয়ে যাবে হালকা হালকা চলতে থাকবে আর না হলে একসময় হবে যে একেবারে কবর আজাব স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন অনেকের হয়তো আজাব আরও কিছুদিন হইতো কিন্তু বন্ধ হয়ে গেছে কিছু মাধ্যম ওখানে হয়ে গেছে বন্ধ আর কি বেসভাবে দোয়া আইন কেউ দোয়া করেছে ওর জন্য আলাদিন সলহীন এ দো নেক সন্তান দোয়া করেছে কোনো আলেম পরেজগার দোয়া করেছে কোনো যে কোনো মমিন মুসলিম ভাইরা দোয়া করেছে খালে সন্তর থেকে দোয়া করেছে দোয়ার কারণে আউ সাদা খাতিন অথবা সাদকা খেরাত করা হয়েছে একজন লোক বড় বড় কাবিরা গোনা করে মারা গেছে কিন্তু ওর নামে একটা মসজিদ করে দেওয়া হয়েছে ওর নামে একটা মাদ্রাসা করে দেওয়া হয়েছে ওর নামে মাসা একটা ইসলামিক লাইব্রেরি করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি সাদকা জারিয়া যেতে আছে ওর নামে কি করেছে আউ ইস্তেকফান ওর জন্য কেউ ক্ষমা চাইছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার চাচাকে মাফ করে দাও আমার দাদি নানিকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও ইত্যাদি দেওয়া করছে রব্বানা গফিল্লানা ওয়ালি খাওয়ানা আল্লাদিনা সাবাকুনা বিল ইমান ওলা তাজালফি কলুবেনা গিল্লাল্লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম এই দোয়া যদি করেন তাহলে যত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এসছে আমাদের আগে যারা চলে গেছে সবাই ওতে নেকি পাবে ওদের কবর আজাব হালকা হবে যারা যাদের আজাব হচ্ছে আর যাদের আজাব নেই তাদের মর্যাদা আপনার আমার দোয়ার কারণে কি হবে উঁচা হবে জি মর্যাদা উঁচা হবে এইরকমই যেসব রাস্তায় নেকি পৌঁছে যেমন হজ করা যেমন উমরা করা এগুলি হচ্ছে ইসালে সব সত্যিকার অর্থে কিন্তু কোরআন খানি করে ভাগ করে না পাঁচ পারা পাঁচ পারা করে ভাগ করে হুজুররা হ্যাঁ ভাড়াইটা হুজুর সব কোরআন পড়ছে না না এই তো হবে না কোরআন দিয়ে নবী সাল্লাহাম ইসলাম অপশন নেই দৈহিক এবাদত দিয়ে নবী সাল্লাহাম হাদিয়া করেনি যে এই নাকিটা অমুককে হাদিয়া করে দাও সব রেসানি বা ইসালে সব বলে থাকে কুলখানি ফাতেহা খানি তারপর ভোজ করে গ্রামবাসীকে খাওয়াই দিলাম গরিব দুঃখী সুখী সবাইকে খাওয়াইলাম এইটা দিয়েও নাকি পৌঁছিবেন না এগুলো বেদাতি তরিকা নবী সাল্লাহ ইসলামের আপনজনরা মারা গেছেন কারো জন্য এসব একবারও করেননি আর কোনো সাহাবিকও করতে বলেননি আর কেউ করতে করেছেন আর নবী সাহেব নীরব থেকেছেন এইটাও নেই না কৌলি হাদিস বাচনিক হাদিস না ফেলি কর্মগত হাদিস না তকরির মানে নবী সাল্লামের অনুবাদন স্বীকৃতি যে সাহাবিরা ভোজ ভাজ করছেন খাওয়াচ্ছেন মৃত্যুর আর নবী সাহেব চুপ করে দেখছেন যে ঠিকই আছে আরে তিনের একটাও যদি হইতো যে নবীর জামানায় কেউ একজন করেছে এইরকম হ্যাঁ তাহলেও বলতেন যে চলো চলবে তো এই যে আমাদের দেশীয় ইসালে সব নেকি পৌঁছাবার রাস্তা এগুলো সবগুলি বেদাতি রাস্তা সুতরাং আমার একটা আলোচনা অনেক পুরাতন হলেও গুরুত্বপূর্ণ আলোচনা মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য মৃত ব্যক্তির জন্য করণে কি করবেন সন্ন্যতি তরিকায় ওইটাও জানতে পারবেন আর কোনগুলি করবেন না আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোকেরা করে সেগুলি হচ্ছে বেদাত সুতরাং সেগুলি করে আর গোনার বোঝা যারা করবে তাদেরও বাড়বে আর যে মাইয়াতের নামে করা হচ্ছে তারও গোনার বোঝা বাড়বে যদি সে ওসিয়ত করে গিয়ে থাকে অথবা সেগুলির ওপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার কোনাখানি কোরআনখানি করিও আমার বক্সায়ও আর আমার নামে ভাজ করিও আমার চল্লিশা করিও তো এই সেই করিও আর মাঝে মধ্যে খতমের জন্য হুজুররাকে বলিও আমার খতম করবে জি আর গ্রামে গ্রামে দেশে কিছু বিদাতি হুজুর আছে ঘুরে বেড়ায় যে আপনার বাপ মায়ের খতম করবেন যে আমার গ্রামে কিছু বিদ্যার্থীরা বাস করত যখন গ্রামে ছিলাম তো এটাই বলে শেষ করি আজকের আলোচনা এক মোল্লা রমজান মাসে আসত বিদ্যার্থী মোল্লা মুন্সি আর কি মুন্সি বুঝেন মানে যারা মৌলবি হয়নি মাদাসা ফারি হয়নি এ মুন্সি আসত আসার বাড়ি বাড়ি যেত আর মহিলাদের দিল তো আরও নরম পুরুষদের তো একটু দিলটা শক্ত মহিলাদের তো খুব নরম মহিলাদের কাছে যেতে আর বলতো তোমার বাবা মারা গেছে তোমার শ্বশুর মারা গেছে তোমার দাদা মারা গেছে তোমার দাদি মারা গেছে ওদের নামে এক কদম দেবে না বলছে হ্যাঁ দিব একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যা আর সবার কাছ থেকে খতমের এই একশো দুশো পাঁচশো করে গোটা গ্রামে হাজার হাজার টাকা কালেকশন করে নিয়ে চলে গেল এই কোরআন খতম করবে কি জানেন তরিকা ছোটকালে একজন হুজুর ছিল মৌলবী সাহেব ও সন্ধ্যাবেলা আসতো শেষ খতমটা করতে আর হ্যাঁ, সারাদিন ওই স্কুলের মৌলী মাস্টার চাকরি করতো আর গ্রামের মোল্লা মুন্সিদেরকে লাগিয়ে দিয়েছে বুড়ো মুন্সিগুলি পড়তো আমি মাদ্রাসার ছাত্র মাঝে মাঝে যখন ছুটিতে গিয়ে বাড়িতে থাকতাম তখন আমাকেও ডেকে নিত কোরআন খানের মাসলাও তো জানা ছিল না তখন পহিলি দুশ্রী জামাতে একবারে প্রাথমিক পড়ি মিজান মুসাহেব এইসব পড়ি হয়তো বাইরে তো না পড়ি প্রাথমিক দিকে একবারে ডাকতো ডাকার পরে শুরু হলো কালেকশন কালেকশন আল্লাহর অস্তে তোমরা দান করো কি করো আল্লাহর রাস্তায় সব দান করার সময় যত লোক খেতে এসে কিছু তো দেবে কারণ আমাদের দেশের লোক খেতে আসলে তো হোটেল হোটেল বিল কিছু দিতে হবে বিয়ের বিয়ের দাওয়াত খেলেও দিতে হবে আর খাতনার বেদাতি দাওয়াত খেলেও কিছু পয়সা দিতে হবে হাদিয়া দিতে হবে আর এই কোরআন খানের দাওয়াত খেলেও কিছু দিতে হবে দিতে লাগলো পয়সা পয়সা যত কালেকশন হইলো তখন ওই বুড়ো মুন্সিগুলোকে দিত পনেরো টাকা না হয় বিশ টাকা কথা বোঝা গেছে আর আমাকে মনে হচ্ছে একবার দশ টাকা দিয়েছে ওই কালে কত উনিশশো ধরেন উনিশশো ছিয়াত্তর আঠাত্তর কত আগে উনিশশো ছিয়াত্তর আঠাত্তরে হ্যাঁ দশ টাকার অনেক দাম তখন জি হ্যাঁ দশ টাকা আর বাকি যা বাঁচলো পঞ্চাশ একশো দুশো যা বাঁচলো বড় হুজুরে পকেটে ঢুকলো কোরআন খতমের তরিকা কি সবাইকে জিজ্ঞেস করতো পাঁচ ছজনকে তুমি কয় পারা পড়েছ এ বলছো আমি তিন পারা বলছি তুমি কত চার পারা বলছি যে পাঁচ পারা এই তো মেলাগুলো পাঁচ সব পাঁচ পারা ভাগ ছিল পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় জনে পাঁচ পারা করে পড়ে ঠিক শেষ হতো শেষ তো হয়নি তো কি করতে হবে যে তিন কুল পড়ে না সবাই তিন কুল পড়ে না তুমি সুরা এখলাস তিনবার পড়ো তুমি সুরা এখলাস তিনবার পড়ো তুমি সুরা এখলাস তিনবার আর সুরা এখলাস তিনবার পড়লে কি হয়ে যায় এক খতমের সব হয়ে যায় কত বকসানো হয়ে গেল মাসা আল্লাহ তোমার জি এই হলো বেদাতি সমাজ আমাদের দেশে এসব বেদাত থেকে মুক্ত হয়ে আসেন আল্লাহর অস্তে আর যেগুলো বললাম যে স্থায়ী যেসব বন্দীগীর কথা প্রমাণ আছে যে মাইয়েটার কাছে অন্য কিগুলো পৌঁছে যেমন দুয়া বললাম সাদকা বললাম সাদকা সাদকা জারিয়া যেই সাদকা দিয়ে অনেক দিন নিকি হইতে পারে এরকম সাদকা করেন আর তারপরে ওই গরিব মিসকিনকে খাওয়ানো এটা সাদকা নয় কারণ এটা বেদায়িত তরিকা নবী সালাম যেমন এটা হয়নি বরং হিন্দুরা খাওয়াই দাওয়াই হ্যাঁ এই মানুষকে মারা গেলে ওই দেখা দেখি প্রতিবেশীদের কাছ থেকে শেখা হয়েছে এটা আর এইরকমই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ওমরা করা হজ করা এ সমস্ত কিছু আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং কবরের জীবনকে আল্লাহ রব সুখময় করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন সাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন إنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي